খোলাতে আহল হাদিস তবলিগে ইসলামের ইজতেমা একটাই হয় ফলে এ ইজতেমার মাধ্যমে আহলে হাদিস তবলিগে ইসলামের অনেক নীতি নির্ধারণী বক্তব্য আমাদেরকে দিতে হয় আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাই তা সারা বিশ্বের আলোড়িত একটি বিষয় তা হচ্ছে কেতাল ফি সাবিল্লাহ আল্লাহর পথে যুদ্ধ করা অস্ত্র নিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা এ বিষয়টি শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইত্যাদি সব দেশে মুসলমানদের মধ্যে একটি আলোড়নের সৃষ্টি হয়েছে যা আমরা অস্ত্র সংগ্রহ করি গোলা বারুদ সংগ্রহ করি যে দেশে যারা ক্ষমতাসীন আছে অস্ত্রের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করি এবং আমরা ক্ষমতা দখল করে আল্লাহর দিনকে কায়েম করি এই বিষয়টি অলিখিতভাবে আজ সারা বিশ্বে মুসলমানদের রাষ্ট্র মুসলমান জাতি বিভিন্নভাবে এই বিষয়টি চিন্তা করছে এই বিষয়টি অত্যন্ত কঠিন হলেও আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আদর্শে এটাকে বিশ্লেষণ করে দিক নির্দেশনা সেখান থেকেই গ্রহণ করতে হবে তাই আজকের আমার বক্তব্যের বিষয় কেতাল ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় অস্ত্র দ্বারা যুদ্ধ সুরায় আনফালের ছেষট্টি নম্বর আয়াত আমি তেলাবত করেছি আল্লাহ তালা বলছেন হে নবী তুমি মুসলমানদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করো যুদ্ধে উদ্বুদ্ধ করার কথা আল্লাহ তাল আল্লাহর নবীকে বললেন এই কথাটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য আমাদেরকেও আল্লাহ তালা বলছেন হে মুসলমান তোমরা তোমার নিকটবর্তী তোমার পার্শ্ববর্তী মুসলমানদেরকে যুদ্ধ উদ্বুদ্ধ করুক যুদ্ধের জন্য উৎসাহ আল্লাহ নবী দিলেন এক সময় আয়াত নাজিল হল সুরায় দুই শত ষোলো নম্বর আয়াত কুতিবা আলাই কুমুল কেতাল তোমাদের উপরে আগে যুদ্ধের জন্য উৎসাহ দেওয়া হয়েছে এখন শুধু উৎসাহ নয় এবার তোমাদের উপরে এই অস্ত্র দ্বারা যুদ্ধকে ফরজ করা হলো যুদ্ধ এবার ফরজ আল্লাহ তালা রসুলের কাছে এই নির্দেশ নাজিল করলেন বন্ধগণ কেবলমাত্র ভাবা বেগ দ্বারা ইসলামের কোন জিনিসকে সমাধান করা সম্ভব নয় আর হয় নাই যুদ্ধ ফরজ কিন্তু প্রতিটি ফরজের জন্য আল্লাহ রব্বুল আলমিন কিছু পূর্ব শর্ত রেখেছেন যেমন ধরুন মগরেবের নামাজ ফরজ না ফরজ নয় কিন্তু এই মগরেবের নামাজ ফরজের জন্য পূর্ব শর্ত হয়েছে মগরেবের নামাজের সময় হওয়া না না হওয়া অতএব মগরেবের নামাজ মুসলমানদের উপরে ফরজ হয় তখন যখন মগরেবের নামাজের সময় হয় كتب عليكم القتال তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে এই যুদ্ধের জন্য বোধহয় কোনো সময় টময় নাই জোহরের নামাজ ফরজ না ফরজ নয় কিন্তু জোহরের নামাজ ফরজ হওয়ার জন্য আপনার যত ভালো উজুই থাক কিন্তু জোহরের নামাজের জন্য পয়লা শর্ত হচ্ছে জোহরের নামাজের সময় হওয়া এখন যদি জোহরের নামাজের সময় হওয়ার আগেই আপনি জোহরের নামাজটা পড়ে ফেলেন তাহলে জোহরের নামাজ হয়ে যাবে না তাহলে বোঝা যায় যে জোহরের নামাজের সময় জোহরের নামাজ না পড়লে সেই জোহরের নামাজ বৈধ নয় মগরেবের ওক্ত যদি না হয় তখন যদি মগরেবের নামাজ পড়া হয় তাহলে মগরেবের ওই নামাজটা বৈধ নয় ঠিক তেমনি করে আল্লাহ রব্বুল আলমিন যখন জেহাদ করতে বলেছেন যখন যুদ্ধ করতে বলেছেন সেই সময়টি যদি না হয় তখন যুদ্ধ করা বৈধ নয় তখন ওই কেতাল এটা করা বৈধ নয় আহলে হাদিস তবলিগ ইসলাম আমরা এই কেতাল সম্পর্কে কি ধারণা পোষণ করি আজকে এই নীতি নির্ধারণে বক্তব্য এই জন্য আমাদেরকে দিতে হচ্ছে বন্ধুগণ সংক্ষেপেই আপনাদের সামনে বিষয়টি উল্লেখ করতে চাই এই কেতাল অর্থাৎ অস্ত্র দিয়ে কারো সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্য কি এটা আগে জানতে হবে এই যত রসুল সাল্লাসাল্লাম জীবনে ষাটটি যুদ্ধ পরিচালনা করেছেন কয়টি যুদ্ধ ষাটটি যুদ্ধ এর মধ্যে মোহাম্মদুর রসুল্লাহাল্লাম তিনি উনত্রিশটি যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন এর মধ্যে সাতটি যুদ্ধে নিজে অস্ত্র ধরে শত্রুর মোকাবেলা করেছে এই যুদ্ধগুলো যদি আমরা বিশ্লেষণ করি সিরাত এবং হাদিস থেকে বোঝবার চেষ্টা করি তাহলে আমি দেখেছি এই যুদ্ধ সবগুলোকে যদি বিন্যাস করা যায় তাহলে আল্লাহ রসুলের যুদ্ধ নয় প্রকার এই ষাটটি যুদ্ধ প্রকারে আসে নয় প্রকার এই নয় প্রকার যুদ্ধ এটাই হচ্ছে ষাটটি যুদ্ধ বন্ধুগণ রসুল সাল্লাহ এই যে ষাটটি যুদ্ধ করেছেন কখন করেছেন সেই সময়টাই হচ্ছে যুদ্ধের জন্য সময় ওই রকমের সময় যদি আপনার জীবনে না আসে তাহলে আপনার জন্য যুদ্ধ ফরজ নয় রসুল সাল্লাসাল্লাম নবী হওয়ার পরে তেরোটি বছর তিনি মক্কায় অবস্থান করেন এই ষাটটি যুদ্ধের কোন একটি যুদ্ধ রসুল সাল্লাহ আলহি মক্কা মোয়াজ্জামায় করেন নাই আল্লাহ রসুল মক্কা মোয়াজ্জামা থেকে যখন তিনি মদিনা মুনব্বরাতে যান তখনই এই ষাটটি যুদ্ধের কোন না কোন যুদ্ধ সংগঠিত হয়েছে আর সর্বমোট ষাটটি যুদ্ধ হয়েছে এর কারণ কি আল্লাহ রসুল সর্বপ্রথম মদিনা মনব্বরাতে গিয়ে একটি যোদ্ধা দল তৈরি করেন মুসলমানদের একটি সমাজ প্রতিষ্ঠা করেন সেই সমাজের সর্বময় কর্তৃত্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের হাতে তিনি গ্রহণ করেন তাহলে বোঝা যায় মুসলমান তাদের এমন একজন আমির হবেন যার কাছে সকল মুসলমানের শক্তি সকল মুসলমানের নেতৃত্ব সকল মুসলমানদের নেতৃত্ব যখন এক হাতে এক ব্যক্তির কাছে যাবে তখনই যুদ্ধ শুরু করা যায় যখন মুসলমানদের ক্ষমতা বিভিন্ন মুসলমানদের কাছে বিভিন্ন দেশ ও জাতির কাছে বিভক্ত হয়ে থাকে তখন যুদ্ধ শুরু করা যায় না রসুল প্রথম তৈরি করলেন একটি ইসলামী সমাজ মুসলিম উম্মা সেই মুসলিম উম্মা মদিনায় যখন ঘোরাফেরা করতে লাগলো মদিনার অধিবাসী বনু কোনায়কা বনু নজির বনু কোরায়জা অস এবং খাজরাজি অন্যরা বুঝল যে আল্লাহর নবীর পেছনে যে লোকগুলো আছে তারাও একটা শক্তিশালী জাতি তাদের কাছেও এখন শক্তি আছে আর মুসলমানরাও তখন বুঝতে লাগলেন যে আল্লাহর রহমতে আমরাও একটি শক্তিশালী জাতিতে পরিণত হয়েছি শক্তিশালী একটি যোদ্ধা বাহিনী আমাদের কাছেও আছে এই সময় পর্যন্ত আল্লাহ রসুল যে হেজরাত করে গেলেন ওই জায়গার নাম ছিল ইয়াসারাব মদিনা তখন হয় নাই রসুল সাল্লাম ইসলামী সমাজের এই শক্তি প্রকাশ যখন করলেন যুদ্ধ ছাড়াই তখন ওই ইহুদি বনু কোরায়জা বনু নজির বনু কোনায়কা আওস এবং খাজরাজিরা মনে করল মুসলমানদের সঙ্গে এখন আমাদের একটি শান্তির চুক্তিতে আসা উচিত নতুবা আমরা যদি মুসলমানদের বুদ্ধি এমন কিছু করে ফেলি যা মুসলমানদের পছন্দ হবে না তাহলে মুসলমানরা যদি আমাদের বুদ্ধ যুদ্ধ করতে শুরু করে দেয় তাহলে আমাদের জন্য বিপদ আছে অতএব অমুসলিমদের অন্তরে মুসলমানদের এই ভয় যখন সৃষ্টি হল মুসলমানেরা যখন এমন একটি পর্যায়ে পৌঁছে গেলেন যে অমুসলিমদের অন্তরের মধ্যে একটা আশঙ্কা দেখা দিয়েছে যে তাদের সঙ্গে আমাদের শান্তির একটি ব্যবস্থা এবং চুক্তি করা উচিত তারা এলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে একটি শান্তি চুক্তি হল এই শান্তি চুক্তির মধ্যে একটি ঘটনা ঘটে গেল আমি দৃষ্টান্ত স্বরূপ মাত্র বিষয়টি পেশ করছি দীর্ঘ ইতিহাস নয় মক্কা মহাজ্জামায় আল্লাহ রসুলকে যারা মদিনা মুনব্বরাতে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন সাদ বিন ওবাদা সাদ বিন ওবাদা বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ মক্কার মানুষ আপনাকে সানন্দ গ্রহণ করছে না আমরা আপনাকে আনন্দের সঙ্গে মদিনায় দাওয়াত দিচ্ছি আপনি মদিনায় আসুন মদিনার শাসনকর্তা আপনাকে আমি আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল তখন বলেছিলেন আমার যাওয়া আমার আশা এসব কিছু আল্লাহ রব্বুল আলমিন নিয়ন্ত্রণ করেন অতএব আল্লাহ যেদিনকে বলবেন তোমাদের ডাকে সেই দিন হয়তো আমি সারা দিতে পারি এর আগে নয় শান্তির চুক্তি যেদিন হলো ওবাদা দাঁড়িয়ে বললেন এই মদিনা মনব্বরাতে অনেক চুক্তি হয়েছে কিন্তু আমাদের আগে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা মদিনার এক ঐতিহ্যবাহী অবস্থা বা ব্যবস্থার মধ্যে চুক্তি হয়েছে কিন্তু আপনি আল্লাহ রসুল কোন আল্লাহ রসুল তার সঙ্গে আমরা বা মদিনাবাসীরা কোনোদিন এর আগে কোনো চুক্তি করে নাই যদি চুক্তি আপনি আল্লাহর ইশারা অথবা ওহি মোতাবেক করেন তাহলে আমাদের কোনো শর্ত নাই আর চুক্তি যদি আপনি আপনার মন মতো করেন তাহলে আমাদের কিছু শর্ত আপনার এই মন মতো চুক্তির সাথে সংযুক্ত করতে চাই আল্লাহ রসুল বললেন যে না এমন কোনো কথা নয় মদিনার ঐতিহ্যবাহী যে অবস্থা তোমাদের বিরাজ করছে সেই ঐতিহ্যে তোমরা চুক্তি করতে পারো আমি নূতন করে কোনো শর্ত তোমাদের দিতে চাই না যেভাবে তোমরা আগে করে আসছ সেইভাবে তোমরা চুক্তি করতে পারো ওবাদা বললেন ইয়ার সুর আল্লাহ আমাদের ঐতিহ্য হচ্ছে এই যারা সংখ্যায় বেশি তারা প্রথমে শর্ত দেবে এরপরে যারা সংখ্যায় কম তারা আস্তে আস্তে শর্ত দিবে সেইগুলো বাকি শর্তগুলির সঙ্গে এক এক করে অ্যাড হবে সংযুক্ত হবে বনু একাকে জিজ্ঞাসা করা হলো বলে হ্যাঁ সেটাই ভালো তার কারণ ইহুদি জাত তো মনে করেছে নূতন কোনো কথা বলে আবার ভেজাল বেশি বাড়ি যায় কিনা ইহুদিরা মেনে নিল নতুন কোন শর্ত নয় পুরন শর্ত অনুযায়ী পুরন নিয়ম অনুযায়ী চুক্তি হোক আওস এবং খাজরাজ তারাও মেনে নিল নূতন নয় বরং পুরনো নিয়মে চুক্তি হোক সাদ বিন ওবাদা রাজিয়াল্লাহু আনহু বললেন ইয়া এর জন্য একটি ব্যবস্থা অবলম্বন করতে হবে তা হচ্ছে এই আমরা যারা আসছি তার একটু আলাদা আলাদা হয়ে বসি বনু কোরআ একদিকে গেল বনু কোরআজা একদিকে গেল বনু নজির একদিকে গেল আউসি খাজারে জিরা একদিকে বসলেন মুসলমানেরা আর একদিকে বসলেন গুনে দেখা গেল বনু কোনায়কার লোক ছয়শো এসেছে বনু কোরাইজার লোক সাড়ে ছয়শো এসেছে বনু কোরাইজার সাতশো লোক এসেছে আউসি খাজিরাজি তারা আলাদা আলাদা করে বসেছে চারশো চারশো আটশো হয়েছে আর মুসলমানেরা যেদিকে বসেছেন আনসার ও মহাজির মিলে তারা আটশো হয়ে গেছে বললেন ইয়ার আমরা মুসলমান আর আউসি খাজরাজির আনসার ওরাই আমাদেরকে জায়গা দিয়েছেন ওরাই আমাদেরকে আশ্রয় দিয়েছেন তাহলে আমাদের থেকে ওরা কি আলাদা ওস এবং খাজরাজ বললেন আমরা আলাদা থাকতে চাই না আমরা তোমাদের সাথে তো অস এবং খাজরাজ তারা আটশো আর মুসলমানেরা আটশো তাহলে মুসলমানরা হলো কত ষোলশো সাদ বিন ওবাদা দাঁড়িয়ে বললেন ইয়ার সুল্লাহ মদিনার ঐতিহ্য হচ্ছে এই যারা সংখ্যায় বেশি তারা প্রথম শর্ত দিবে সকলের কাছে শোনেন ওরা বলল যে হ্যাঁ কথা ঠিক সে অনুযায়ী আপনারা শর্ত দেন সাদ বিন ওবাদা বললেন শোনো ভাই সব এই যতটুকু জায়গা আছে এর একমাত্র শাসনকর্তা একমাত্র প্রেসিডেন্ট অথবা রাজা তোমরা যাই বলো তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এটা আমাদের পয়লা শর্ত বাকিরা বলল মেনে নিলাম মুসলিম শরীফ আছে কেউ উঠে জিজ্ঞাসা করছে তাই যদি হয় আমরা যারা মুসলমান নই আমাদের জান মালের কি হবে আল্লাহ রসুল বললেন কা কা কা দমু হু দমিনা কাদমুহু হু কা দিজ্জতিনা কেতাবুল্লাহ কাম অমুসলিম যারা আমাদের কাছে থাকবে তাদের সম্মান আর মুসলমানের সম্মান এক তাদের জীবন আর আমাদের জীবন এক তাদের নিরাপত্তা আর আমাদের নিরাপত্তা এক এই মানবিক দিক থেকে তাদের সঙ্গে আমাদের কোনো তফাত নাই আল্লাহ রসুল বললেন শোনো এই চুক্তি তো হতে যাচ্ছে স্পষ্ট করে আল্লাহ রসুল বলে দিলেন শোনো على من ظلم معاهدا أو انتكس نفسه أو كلفه فوق طاقته فأنا حجيجه يوم القيامة حضرت علی رضی اللہ تعالی نے روایت ابن خزائمہ کتاب اللہ کا আল্লাহ আল্লাহ রসুল বললেন আজকে চুক্তি হওয়ার পর কোন মুসলমান যদি সংখ্যায় কম এমন কোন গোত্রের উপরে কোন জুলুম করে কামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহর কাছে উপস্থিত করে আমি বিচার চাইব কোন অমুসলিম কোন ব্যক্তির কোন সম্পদ অন্যায় ভাবে যদি কোনো মুসলমান চিন্তাই করে কেয়ামতের দিন তাকে নিয়ে আল্লাহর কাছে উপস্থিত করে আমি তোমাদের রসুল বলবো সাফা চাই না বিচার চাই ফানা হাজিজ হু ইয়মাল কেয়ামা এ হয়ে যাওয়ার পর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আরো যে সকল শর্ত অনুযায়ী তিনি সেই শান্তির চুক্তি করেছিলেন এই শান্তির চুক্তি করার পর মদিনা যখন একটি রাষ্ট্র হয়ে গেল এর পর দুর্যোগ দেখা দিল রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরই জোহরের সময় যেমন জোহরের নামাজ ফরজ হয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরই আল্লাহ তালা বললেন কুতিবাল এই কুমল কেতাল এবার তোমাদের উপরে কেতাল ফরজ করা হলো বুঝতে পেরেছেন জানি না বিষয়টা আমি কত সহজ করতে পেরেছি এই রাষ্ট্র প্রতিষ্ঠার আগে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু বলেন নাই আল্লাহ যে কুতিবাল এই কুমল কেতাল তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হলো কারণ কি আজকে ইতিহাসের সবক থেকে উপদেশ গ্রহণ করা তো দূরের কথা নবেল নাটক অনেক পড়ি কিন্তু আল্লাহর রসুলের জীবনের এই ইতিহাসকে পড়া আমরা অনেকে ছেড়েই দিয়েছি কারণ যদি যুদ্ধ করতে হয় যুদ্ধের জন্য একটি দৃঢ় অবস্থানের দরকার এমন একটি স্থানের দরকার যে স্থানটা যোদ্ধাদের জন্য হবে অভয় কেন্দ্র যোদ্ধারা যুদ্ধ করবেন তাদের স্ত্রীদেরকে রেখে যাবেন ছেলেদেরকে রেখে যাবেন মেয়েদেরকে রেখে যাবেন ফ্যামিলিকে রেখা যাবেন তিনি আল্লাহর পথে বেরিয়ে যাবেন তিনি তো শহীদ হবেন কিন্তু এই ছেলে পেলেদের এই আত্মীয় স্বজনদের কি হবে এই চিন্তা কি তাকে কখনো দোলা দেবে না যদি সুন্দরবনের জঙ্গলে এক সুনির মুজাহিদ লুকিয়ে যুদ্ধ করতে শুরু করে দেয় তাহলে অবস্থা কি হবে সেটা তো সুন্দর তো কোন অভয় স্থল নয় যদি মরুভূমির কোন গুপ্তবন জায়গার থেকে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে মোজাহেদরা তাদের এই পরিবারকে রাখবেন কোথায় তার একটি অভয় স্থল ইসলামে আগে তৈরি করার পর যুদ্ধ করা সম্ভব তাই এই অভয় স্থল যখন মদিনা তৈরি হল তখনই নাজিল হল কুতিবার এই কোমল কেতাল বন্ধগণ এই যোদ্ধাদের বৃদ্ধ পিতামাতা মহিলা শিশুদের নিরাপদ স্থান তৈরি হওয়ার পরই নাজিল হয়েছিল কুতিবাল এই কুবল খেতা বন্ধগণ যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন হয়তো তারা শহীদ হবেন আর নতুবা তারা সবাই সুস্থ থেকে বাড়িতে ফিরবেন তাই তো মাঝখানে কেউ কিন্তু আহত হবেন না এই তো নাকি আহত হতে পারে না পারে না কারো হাত কেটে যেতে পারে কারো চোখ উপড়ে যেতে পারে কারো পা কেটে যেতে পারে কিন্তু মরুভূমির মধ্যে কোন হসপিটাল খোলা সম্ভব নয় ওই সুন্দর বনে সম্মত কোন হসপিটাল হওয়া সম্ভব নয় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম মদিনায় যখন এই ধরনের একটি স্থান পেয়েছিলেন যারা শহীদ হবে তাদেরকে সেই ময়দানে দাফন করা হতো আর যারা যুদ্ধ হতো যারা যুদ্ধে আহত হয়েছে তাদেরকে এনে যে চিকিৎসা করবেন এর যদি জায়গা না থাকে তাহলে এই যোদ্ধাদেরকে যুদ্ধে পাঠানো সম্ভব নয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সেই রকমের যোদ্ধাদের চিকিৎসা আর ব্যবস্থার জন্য মদিনা যখন তৈরি করতে পেরেছিলেন তখনই আল্লাহ তালা নাজিল করেছিলেন কুতিবা আলাই কুমল কেতাব বন্ধুগণ যুদ্ধে যারা শহীদ হবেন তারা তো শাহাদাতের জন্য গিয়েছেন কেতাবুল ফারায়েজ দুই সহি হাইনে হাদিসটা পাবেন একটি লোক এসে বললেন যুদ্ধের সময় ঘনিয়ে এসেছে আমি চলে যেতে চাই কিন্তু আমি অনেক টাকার দেনা আছি আমি যদি শহীদ হয়ে যাই আমার এই দেনা কে পরিশোধ করবে হতে পারে না পারে না আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন শোনো من ترك دينا فعلينا قضاؤه যে ব্যক্তি দেনা থেকেছ যুদ্ধ গিয়েছ শহীদ হয়েছ ওই ব্যক্তির জীবনের যাবতীয় গোনা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করব কথা আছে না কেউ যদি যে যুদ্ধে শহীদ হয় আর দেনা যদি থেকে যায় সে বেহেস্তে যেতে পারবে না এই হাদিস শোনেন নাই এখন এক ব্যক্তি যুদ্ধে যেতে চায় যেতে পারছে না যেহেতু তার দেনার বোঝা আছে এই যে অভয় যে যাও তুমি যুদ্ধে তোমার দেনা আমি পরিশোধ করে দেব কেউ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আমি তো যুদ্ধে যাব কিন্তু আমার স্ত্রী আমার পরিবার কোথায় থাকবে তাদের আশ্রয় কে দেবে আমি যুদ্ধে যাব ফিরে আসতে চাই না কিন্তু জানতে চাই আমার স্ত্রীর কি হবে আল্লাহ রসুল বলে দিলেন যে ব্যক্তি তার স্ত্রী রেখে যাবে আর ওখানে শহীদ হবে ওই স্ত্রী যতদিন পর্যন্ত এই মদিনার বুকে থাকবে ততদিন পর্যন্ত তার বরণ পোষণ আমি এই রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করব বললেন আর একজন হে আল্লাহর নবী আমার শুধু স্ত্রী আছে তার তো স্ত্রী আছে আমার স্ত্রী আছে এবং আমার বাচ্চারাও আছে এই বাচ্চাদের কি হবে من ترك زيان ف من ترك زيان فإلينا যে ব্যক্তি যুদ্ধে শহীদ হওয়ার পর যার বাচ্চারা এতিম থাকবে ওই এতিম যতদিন পর্যন্ত বড় না হয়ে কামাই রোজগার করে নিজের খরচ নিজে চালাতে না পারবে ততদিন পর্যন্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের কাছে ওয়াদা করছি ওই এতিমদের ভরণ পোষণের দায়িত্ব এই রাষ্ট্র আদায় করবে বন্ধুগণ এই অভয় এই স্থান যখন মদিনা এলো তখনই আয়াত নাজেল হলো কুতিবা আলাই কুমল কেতাল তোমাদের উপরে যুদ্ধ ফরজ হলো বন্ধুগণ যুদ্ধে জয় আছে পরাজয় আছে দুটো আছে না হে মুসলমানের এই কথা মনে করো না যে প্রতিটি যুদ্ধেই তোমরা জয়ী হবে অনেক যুদ্ধ এমনও হতে পারে যে তোমরা পরাজিত হবে আর কাফেররা জয়ী হবে বন্ধুগণ মনে করুন এক দল সৈন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হল এখন ওই পরাজিত সৈন্য রেসে থাকবে কোথায় যদি একটি অভয় স্থল না থাকে এই পরাজিত সৈন্যদেরকে মনোবল বৃদ্ধি করে তাদেরকে যুদ্ধের জন্য ভবিষ্যতে প্রস্তুত করার জন্য একটি স্বাধীন রাষ্ট্র দরকার এটাই মোহাম্মদুর রসুল্লাহ তৈরি করার পর নাজেল হলো কেতাল তোমাদের উপরে যুদ্ধ ফরজ হলো বহু জাগাতে জিজ্ঞাসা করে আপনারা আহলে হাদিস তবলিগ ইসলাম করেন কিন্তু এই কেতাল এই যুদ্ধের জন্য আপনাদের কোনোদিন তো কোনো বক্তৃতা শুনি না বন্ধুগণ রসুলের এই যুদ্ধের প্রাথমিক যেমন জোহরের নামাজের সময় সময় হতে হবে আসরের নামাজ হলে আসরের সময় হতে হবে কিন্তু ফরজ রোজার জন্য আল্লাহ রব্বুল আলম বোধ হয় কোনো সময় দেন নাই তাই না দিয়েছেন নাকি শাহরু রমাজান তাহলে রোজা ফরজ আদায় হতে হলেও সময়ের দরকার যাক কিন্তু হজ এমন একটা জিনিস যখন ইচ্ছে সৌদি আরবে গিয়ে হজ করা যায় তাই না যায় তাহলে দেখা গেল হজের জন্য একটা সময় দরকার যাই বাড়াতে চাই না প্রত্যেকটি ফরজ কাজের জন্য যেমন আল্লাহর কাছে সময় আছে তেমনি করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর এই পাঁচটা শর্ত যে রাষ্ট্র পূরণ করতে পারবে সেই রাষ্ট্রের উপরে যুদ্ধ ফরজ হয় এর আগে কার উপরে ফরজ হয় বদরের যুদ্ধ কোরআসা নূতন রাষ্ট্র মদিনাকে আক্রমণ করি এই রাষ্ট্রকে তস নস করে দেওয়ার জন্য তারা মদিনায় হাজির হল আল্লাহ রসুল মদিনাকে রক্ষা করার জন্য কাফেরদের বুদ্ধে বদলের যুদ্ধ করলেন মানে মদিনাকে রক্ষা করার জন্য এটা হচ্ছে আত্মরক্ষার যুদ্ধ প্রতিরক্ষার যুদ্ধ এই নয় প্রকার যুদ্ধের এক প্রকার যুদ্ধ হচ্ছে প্রতিরক্ষা বা আত্মরক্ষা বদরের যুদ্ধের উদ্দেশ্যকে এই ছিল জাল্লা রসুল কোরআশদেরকে যুদ্ধ করে কোরআশদের দেশ দখল করে কোরআশদের মসনাদ দখল করে সেখানে আল্লাহর দিন কায়েম করবেন না তো তা তো ছিল না কোরআশদের সঙ্গে বদরের যে যুদ্ধ হল সেই যুদ্ধের উদ্দেশ্য কোরআশদেরকে ক্ষমতাচ্যুত করে সেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ছিল না অতএব কোন যুদ্ধ যদি কোন মানুষের কোন দেশের কোন রাষ্ট্রের কোন দলের মসনাদ দখল করে আল্লাহর দিন কায়েম করতে চান তাহলে বোঝা গেল রসুলের জীবনের প্রথম যুদ্ধের সঙ্গে এই যুদ্ধের মিল আছে না নাই নাই বন্ধগণ এই রকমের প্রতিরক্ষামূলক যুদ্ধ ওহুদ তারপরে খন্দক ইত্যাদি ইত্যাদি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মদিনা আক্রমণ করা হয়েছে তাই তিনি ঠেকিয়েছেন মদিনার বাইরে গিয়ে বোধ আর যুদ্ধ করেন নাই মদিনার বাইরে গিয়ে যে সকল যুদ্ধ করেছেন সেই যুদ্ধকে আমি আক্রমণমূলক যুদ্ধ অভিহিত করে আপনাদের সামনে নয় প্রকারের এক প্রকার বলতে চাই এই যুদ্ধগুলোর একটা হচ্ছে খাবার একটা হচ্ছে তবুক আল্লাহ রসুল সাল্লাহ আলহি সংবাদ পেলেন গোটা আরব এবং আরবের বাইরের ইহুদিরা ওই ক্ষয়বারে একত্রিত হচ্ছে মদিনাকে আক্রমণ করার জন্য মদিনাকে আক্রমণ করার জন্য জমা হচ্ছে কোথায় খয়বারে সংবাদ পেয়ে মুসলমানদেরকে ডেকে বললেন ওই খয়বার খয়বারের অধিবাসীরা আমাদের বুদ্ধে যুদ্ধ করার আগে ওদেরকে আক্রমণ করে ওদের যুদ্ধের ক্ষমতা চিরদিনের মতো স্তব্ধ করে দিতে হবে তাই মদিনার থেকে বেরিয়ে গিয়ে খয়বার আক্রমণ করা হল কেন খয়বারের এই শক্তি মুসলমানদের জন্য আশঙ্কার কারণ খয়বারের এই শক্তি ইহুদিদের এই শক্তি মুসলমানদের জন্য ভয়ের কারণ তাই মদিনার থেকে বেরিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি তাদেরকে আক্রমণ করলেন আক্রমণের উদ্দেশ্য এই ছিল না খয়বার দখল করে তাদেরকে হুটআউট করে দিয়ে সেখানে আল্লাহর দিন কায়েম করবেন বন্ধুগণ এরপরে আল্লাহ রসুল আরো সতর্ক সতর্কতামূলক আক্রমণ করেছেন যেমন হনায়েন দুমতুল জন্দল আল্লাহ রসুল খবর পেলেন দুমতুল জন্দলে মোশেকরা একত্রিত হচ্ছে মুসলমানদের উপরে আক্রমণ করতে পারে তাদের আক্রমণ করার আগেই আল্লাহ রসুল এই দুমতুল জঙ্গল ঘিরে ফেললেন তাদের সঙ্গে যুদ্ধ হল মুসলমানদের নিরাপত্তা ভঙ্গ হতে পারে শান্তি ভঙ্গ হতে পারে এই জন্য আগেই তিনি আক্রমণ করলেন এ হচ্ছে শতক আক্রমণ আক্রমণমূলক যুদ্ধ তৃতীয় হচ্ছে সতর্কতামূলক যুদ্ধ এই সতর্ক অবস্থা বিরাজ রাখার জন্যই তিনি যুদ্ধ করলেন রসুল ওসাল্লাম মদিনা মোরব্বরাতে আছেন বনু কনাকা করে একটি গোত্রের সঙ্গে আল্লাহ রসুল চুক্তি করেছিলেন যে তোমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবে মুসলিম হোক আর অমুসলিম হোক খবরদার কারো ইজ্জত সম্মান এবং মাল লুণ্ঠন করবে না বনু কনায়কা ইহুদিদের এক দারুণ হবিস অত্যন্ত অসভ্য একটি গোত্র ছিল মুসলমান নয় আমি ইসলামের সকল ইতিহাসগুলো পরে আমি যা বুঝতে পেরেছি ওলামাই দিন এখানে হাজির আছেন যখন ইতিহাসে লেখা থাকে আরব তার মানে হচ্ছে আরব ভাষাভাষী অমুসলিম আর যদি মুসলমান হয় তা মুসলিম লেখাই থাকে এহুদি থাকলে এহুদি লেখাই থাকে যা হোক বনু কোলাকায় আল্লাহ রসুল এর আগে একটি ঘটনা ঘটল সে হচ্ছে এই রসুল সাল্লাম এই চুক্তির পর যে প্রথম ঈদের নামাজ পড়লেন সেই ঈদের নামাজে তিনি ঘোষণা করলেন বহু অমুসলিম তারা আল্লাহ রসুলের এই ঈদের নামাজ দেখতে এলো এখানে আল্লাহ রসুল বড় খুদ্ দেবেন আমরা শুনব তিনি বললেন السلطان يأبي إليه كل مظلوم من عباده হে দুনিয়ার মানুষ মুসলমানরা যে রাষ্ট্র তৈরি করেছে এখানে শুধু মুসলমানদের জন্য অভয় স্থল তাই না এই রাষ্ট্রটা হচ্ছে আল্লাহর ছায়া এই ছায়া মানে এই ছায়া না এটা হচ্ছে এ ছায়ার অর্থ আল্লাহর দেওয়া শান্তির রাষ্ট্র এই মদিনার বাইরে কোন নারীর উপরে যদি কোনো অত্যাচার হয় হে নারী তুমি মদিনায় চলে আসো তুমি কি মুসলমান তা আমি দেখতে চাই না তুমি যদি মজলুম হও তাহলে এই মদিনায় তোমার হবে স্থান হে পুরুষ মদিনার বাইরে তুমি থেকে যদি কারো দ্বার অত্যাচারিত হও এই মদিনায় চলে আসো এই মদিনা তোমার জন্য মুসলমান না হলেও আমাদের পক্ষ থেকে শান্তির জন্য তোমাকে আমি ডাক দিচ্ছি ঈদের ময়দানে রসুলের এই বক্তৃতা শুনে যার ফুফতো ভাই খালাতো ভাই খালাতো বোন ফুফতো বোন বাইরে বিভিন্ন মালিকের কাছে দাস এবং দাসী হিসেবে অত্যাচারিত হচ্ছে সবাইকে দাওয়াত দিল চলো আমরা মদিনায় যাই এরা সবাই মদিনায় এলো এইরকমই কিছু লোক তারা বনি কোনায়কার একটি খালি জায়গায় বসবাস করত এক আরব মহিলা সেও দোকানদারি করছে খেজুর নিয়ে বসেছে কিন্তু পাশে উপরে এক খেজুরওয়ালা দোকানদার সে বলে যে তুমি এখানে বসতে পারবে না বলি কেন ভাই আমি তো ফেরিওয়ালা বিক্রি করছি চলেই তো যাব ওই মহিলা যখন উঠছে না একটা দুষ্ট ছেলেকে ডেকে বলে যে এর ব্যবস্থা কিছু করতে পারো বলে হ্যাঁ পারি এমন একটা কিছু করবো জিন্দিগিতে তোমার দোকানের সামনে আর আসবে না ওই দোকানের পাশে চলে খেজুর গাছ সেই খেজুর গাছের সঙ্গে ওই মহিলার পেছনের আমাদের দেশে ছায়া বলে না পেটিকোট এই রকমের অনেক কাপড় দিয়ে তখনকার দিনে এই পরার মতো একটা পেটিকোট আরবরা পরতেন ওই পেছনের দিকে ওই খেজুর গাছের ডালের সঙ্গে তার ওই কাপড়টা বেঁধে দিয়েছে মহিলার যখন বেচাকেনা শেষ হয়ে গেছে তিনি যখন উঠে হাঁটা দিয়েছেন সঙ্গে সঙ্গে তার পেটিকোটের এই ফিতা খুলে গেল এবং তিনি উলঙ্গ হলেন আর ওরা তালি দিয়ে এই মজা দেখতে শুরু করল তিনি অমুসলিম ছিলেন মুসলমান ছিলেন না তার পাশে আর এক আরব সে ওই ইহুদির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল ঝগড়া বাঁধিয়ে দিতে দিতে এমন হলে একটি মারামারির অবস্থার সৃষ্টি হল লোকটি আহত হল দুদিন পরে মারা গেল রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তাদের কাছে এসে বললেন তোমরা যে শান্তি চুক্তি করেছ তাতে আমি তোমাদের শাসনকর্তা এই মহিলা যদি কোনো অন্যায় করে থাকে আমার কাছে বিচার দেওয়া উচিত ছিল আমি বিচার করতাম তোমরা এটা করলে কেন একজন মহিলাকে এইভাবে উলঙ্গ করে তামাশা দেখা নারীর ইজ্জত নিয়ে খেলা করা এটা তো কোনো মানুষের কাজ নয় মানবতা নয় বনায়কা বলল তুমি মুসলমানদের নবী আর বদরের যুদ্ধে জিতেছ বোধ মনে করেছ আমাদের সঙ্গে যদি যুদ্ধ বাঁধে তাহলে তুমি আমাদেরকেও হারিয়ে দিবে তোমার সঙ্গে ওই শান্তির চুক্তি ভঙ্গ করলাম পারলে আমাদের সঙ্গে যুদ্ধ করো এই আরবদের সঙ্গে আমাদের শত্রুতা এদেরকে আমরা খাতির করব না আল্লাহ রসুল বললেন এতটা এই বনু কনায়কার সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের যুদ্ধ বাধে আল্লাহ রসুল বলে দিলেন শোনো বনু কোরআকা তোমাদেরকে দশ দিন সময় দেওয়া হচ্ছে এই দশ দিনের মধ্যে তুমি মদিনা মনব্বরা এই মদিনা খালি করবে নতুবা তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধে যাবে আমরা আগে যুদ্ধ চাই না আগে শান্তি শান্তিভাবে বেরিয়ে যাও ওরা বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল তোমরা যা পারো আমরা তা জানি ঠিক আছে যুদ্ধ করো দশ দিন পর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বনু কোনায়কাকে ঘিরে ফেললেন ঘিরে ফেলার পর একদিন দুই দিন তিন দিন চার দিন যেই উনিশ দিন হলো এখন তারা দেখে যে সর্বনাশ আমাদের তো সবকিছু ফুরিয়ে গেল আমরা বাইরেও যেতে পারি না আর বাইরের কেউ আমাদের ভিতরেও আসতে পারছে না আমরা তো মরেছি তখন রসুল সাহসলামকে বলল ঠিক আছে আপনি যে ফয়সালা দেন সেই ফয়সালা মেনে নিলাম বললেন সোজা পায় মদিনা থেকে বেরিয়ে যান এইভাবে শাস্তিমূলক যুদ্ধ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বনু কোরাইজার সঙ্গে বনু কোনায়কার সঙ্গে বনু নজিরের সঙ্গে করেছেন মক্কাবাসীদের সঙ্গে ওই যুদ্ধ করার জন্য এসেছেন হুদাইবিয়ার সন্ধি হল সেখানে দুটো জাতি বনু খজা এবং বনু বকার বনু বকার কোরআদের সঙ্গে থেকে গেল আর বনু খজা মুসলমানদের সঙ্গে থাকল কোরআদের খুব হিংসা হল ওই মদিনায় থাকে মুসলমান আর মক্কার পাশের এই লোকগুলো মুসলমানদের পক্ষ অবলম্বন করল হিংসে সহ্য করতে পারল না এরপরে একদিন কৌশলে বনু খজাকে দিয়ে বনু বকার কে দিয়ে বনু খজার উপরে আক্রমণ চালালো আর কোরআসরা রাত্রে ওদেরকে অস্ত্র দিত আর রাত্রে আক্রমণ করত এই বনু খজার আমার ইবনু সালেম খজাই আল্লাহ রসুলকে গিয়ে তাদের উপরে আক্রমণের কাহিনী শোনালেন আল্লাহ রসুল সবাইকে দেখে বললেন শোনো বনু খাজার লোকেরা মুসলমান হয় নাই কিন্তু আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ মক্কাবাসীরা তাদের উপর আক্রমণ করে তাদেরকে স্তনস্ত করেছে অতএব মক্কাবাসীরা আমাদের ভাই কেউ বাপ কেউ মামা কেউ খালু ঠিক না বলে হ্যাঁ কিন্তু চুক্তি যারা অমান্য করেছে তাদেরকে শাস্তি দেওয়াই হচ্ছে আল্লাহর বিধান সে বাবাই হোক আর মাই হোক সাহাবায়করা মক্কাবাসীদেরকে আক্রমণ করে বনু হাজার এই হত্যার প্রতিশোধের জন্য এই শাস্তির জন্য মদিনা মনব্বরা থেকে মক্কায় যখন আসেন যুদ্ধ যতটুকু হয় সামান্য কিন্তু জয় হল অতএব রসুল সাল্লাহ যুদ্ধকে আমরা যে নয় প্রকারে ভাগ করতে পারি তার এক ভাগ হচ্ছে মানবতার জন্য যুদ্ধ কোন মসনাদ দখল করার জন্য যুদ্ধ নয় বন্ধগণ এরপরে আল্লাহ রসুল যতই মহব্বতের লোক ছিলেন কিন্তু তার মহব্বতের লোকের গায়ে হাত দিলে তিনি সহ্য করতে পারতেন না তিনি প্রতিশোধেও যুদ্ধ করেছেন রসুল সাল্লাম হিরাক্লিয়াসের কাছে দিনের দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠালেন আগের দিনের নিয়ম ছিল রাষ্ট্রের নিকটবর্তী যে গভর্নর হয় তার কাছে চিঠি দিলে সে ওটা তার বাদশার কাছে পৌঁছে দিত হলো এই একজন সাহাবি আরজে তার মানে হিরাক্লিয়াস তার রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রের নিকটবর্তী পার্শ্ববর্তী সীমান্তবর্তী জাগাতে আল্লাহ রসুল দাওয়াত পাঠালেন যার কাছে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে হারিস ইবনে ওমায়ের হারিস ইবনে ওমায়েরকে চিঠি দিলেন গভর্নর ছিল শেখ জিল কাস্তানি তার কাছে গিয়ে যখন এই চিঠিটা দিলেন সে পড়ল তার ভিতরে আছে যে তুমি যদি মুসলমান হও হে হিরাক্লিয়াস তাহলে তুমি এই জগতে বাদশাহ হিসেবে থাকতে পারবে যদি তুমি আমার এই দিন ইসলামের কেউ স্বীকার করো তাহল্লু বিসাহাতি তাহলে আমার এই সৈন্যরা তোমার ওই দেশ দখল করবে আমরা দেশ চাই না তোমার দেশের লোকেরা মুসলমান হোক এই হচ্ছে আমাদের দাওয়াত মুসলমান হয়ে যাক আল্লাহ রসুল সেখানে লিখলেন তুমি যদি মুসলমান হও ওই দেশের বাদশাহ তোমাকেই রাখা হবে মসনাদ চাই না ইসলাম চাই এই চিঠিটা পেয়ে সারজিল গাসানি বলল বেয়াদব এই চিঠির মর্ম তুই বুঝিস নজুবিল্লা বলে বুঝি বলে পড় তিনি পড়লেন অর্থ কর ওই সরজিল গাসানির ভাষায় বাইজেন্টাইন ভাষায় তর্জমা করে শোনালোক এই চিঠি তুই আনলি কেন আমার বাদশাকে এত বড় ধম দিতে পারে এই চিঠি তুই নিয়ে আসলি কেন তিনি বললেন মুখ সামলে কথা বলো আমি রাষ্ট্রদূত আমি একটি রাষ্ট্রের দূত রাষ্ট্রদূতের সঙ্গে যে সৌজন্যমূলক আচরণ করতে হয় সেই আচরণে তোমাকে আচরণ করা উচিত আমি চিঠি নিয়ে এসেছি তোমার পছন্দ হয় তুমি গ্রহণ করবে পছন্দ যদি না হয় আমার চিঠি আমাকে ফেরত দাও আমি আমার নবীর কাছে এই চিঠি গিয়ে ফেরত দেব এত দত্ত এই হার ইবনে ওমায়েরকে এরা উপনা নামক একটি জায়গায় নিয়ে গিয়ে বৌদ্ধভূমিতে তাকে শহীদ করে দিল আল্লাহ রসুল সাল্লাম তিনি মদিনায় যখন এই সংবাদ পেলেন স্পষ্ট করে বললেন একজন মুসলমানকেও যদি কোন জায়গায় অন্যায় ভাবে হত্যা করা হয় তাহলে গোটা মুসলিম জাতিকে তা হত্যা করার সামিল অতএব এই অমর শরজিল গাসানিকে শিক্ষা দেওয়ার জন্য মদিনার থেকে আমি সৈন্য পাঠাতে চাই কারাকারে যেতে চাও বহুদূর মুসলমানেরা তৈরি হয়ে গেলেন আল্লাহ রসুল বললেন যে এই যুদ্ধের প্রথম নেতৃত্ব দেবেন জায়দ এবনে হারিসা তিনি যদি শহীদ হান তাহলে নেতৃত্ব দেবেন জাফর এবনে আবি তালিব তিনি যদি শহীদ হান তাহলে নেতৃত্ব দেবেন আবদুল্লাহ এবনে রাওয়াহা তিনি যদি শহীদ হন তাহলে এই মুসলিম জাতির নেতৃত্ব দেবেন একজন তিনি হলেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার নাম কি তা তিনি বললেন না বন্ধুগণ এই মুতার এই যুদ্ধ প্রতিশোধে যুদ্ধ তার মানে আন্তর্জাতিক রীতিনীতি মুসলিম হোক অমুসলিম হোক একটা রীতি আন্তর্জাতিক রীতিনীতি আছে সেই আন্তর্জাতিক রীতিনীতি অমান্য করার জন্যে আল্লাহ রসুল তাদের উপরে প্রতিশোধ নেয়ার জন্য সাহাবায় কেরামদেরকে পাঠালেন সাহাবায় কেরামদের সংখ্যা ছিল তিন হাজার আর কাফেরদের সংখ্যা ছিল দুই লাখ মুসলমানেরা শহীদ হলেন তেরো জন আর তারা মারা গেল তেরোশো তেত্রিশ জন বুঝতে পারলেন শোধ প্রতিশোধ কাকে বলে আল্লাহ তার রসুল এই প্রতিশোধের যুদ্ধ করেছেন এটা হলো পাঁচ নম্বর পাঁচ প্রকার যুদ্ধের এরপরে রসুল সাল্লাহ আরো এক প্রকার যুদ্ধ করেছেন মুসলমানদের বুদ্ধে যখন অভিযান মুসলমানদের বুদ্ধ যুদ্ধ করেছেন আমি সংক্ষেপ করে তাড়াতাড়ি বলছি আল্লাহ রসুল মুসলমান ছিলেন না কি ছিলেন না মদিনায় মুসলমান ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম নবী হয়ে মুসলমানদের বুদ্ধ যুদ্ধ করেছেন প্রথমের দিকের কোন যুদ্ধে এমন নাই যে কাউকে মসনাদ থেকে সরাবার জন্য যুদ্ধ করেছে শুনুন একটি জাতি যার নাম ছিল বনুল মুস্তালিক এই বনুল মুস্তালিক তাদের কাছে আল্লাহ রসুল সারা বছর জাকাত উসুল করতেন এক সময় সবাইকে পাঠাতেন না মোহরমে কোনো জায়গায় যাওয়া হতো সফরে কোনো জায়গায় যাওয়া হতো অর্থাৎ বারো মাসে এক এক মাসে সাহাবাহিকেরামদেরকে ওই জাকাতগুলো আদায় করার জন্য পাঠাতেন বনুল মুস্তালেক এই কমের কাছে জাকাত আনবার জন্য ওলিদ ইবনে ইবনে আবি মোয়ায়েদকে পাঠানো হল তিনি সেখানে গেলেন ফিরে এসে বললেন ইয়ার সুল্লাহ বনুল মুস্তালেকদের কাছে জাকাত চেয়েছি ওরা জাকাত দিল না বরং আপনার প্রতিনিধি হয়ে আমি যে জাকাত আনতে গিয়েছি ওরা আমাকে খুন করতে চেয়েছে আল্লাহ রসুল বলেন কি ব্যাপার মুসলমান অত তো জাকাত দিতে চাইল না বলে না আল্লাহ রসুল সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহ রসুল কখনো কোনো অভিযান বৈকালে করতেন না জোরের পর সবাইকে ডেকে বললেন বলুল মুস্তালেক আক্রমণ করতে হবে ওরা নামাজ পড়ে রোজা রাখে হজ করে কিন্তু জাকাত দিতে চায় না ওরা মুসলমান হলেও যারা জাকাত দিতে চায় না তাদের বুদ্ধি মুসলমান হলেও যুদ্ধ করতে হবে সাহাবাদেরকে বলে দিলেন আঠারো বছর থেকে শুরু করে পঞ্চান্ন বছর পর্যন্ত যাদের বয়স এরা যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে এর প্রতিটি ব্যক্তিকেই হত্যা করবে এ ছাড়া সতেরো বছরের নিচে কোন নারী পুরুষকে ছেলে মেয়েকে হত্যা করবে না অন্য কোন নারীর গায়ে হাত দেবে না কোন বৃদ্ধা এবং বৃদ্ধের গায়ে হাত দেবে না আর বাকি সবাইকে হত্যা করবে একটাকেও ক্ষমা করবে না কাফেলা চলছে ওই বনুল মুস্তালেকের সারার সামনাসামনি হয়ে গেছে বলছে ভাইরা থামো মুসলমানদের এই নেতা তিনি থেমে গেলেন তো ওরাও তো মুসলমান মনে মনে একটু ব্যথা তো আছে বলছেন হায় হায় আল্লাহ তালা আল্লাহ নবীর মাধ্যমে তোমাদেরকে যুদ্ধ করতে পাঠিয়েছেন আর আমাদের বস্তিতে খবর দিলেন না আমরা যদি জানতাম তাহলে এই মুবারক যুদ্ধে আমরাও তো শরিক হতে পারতাম এখন ওই নেতা বলে কি বলেটা কি বলে তোমাদের বুদ্ধ তো যুদ্ধ করতে যাচ্ছি কেন বলি ইবনে ওকবাকে পাঠানো হয়েছিল জাকাত আদায় করার জন্য তোমরা তাকে জাকাত দাও নাই আর তাকে খুন করতে চেয়েছ বলে মিথ্যা কথা ভাই মিথ্যা কথা বলে তাই নাকি বলে হ্যাঁ তা আমরা এখানে দাঁড়ালাম চাও তাড়াতাড়ি রসুলের কাছে গিয়ে খবর দাও আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের ওখানে এমন কোন গোডাউন নাই জাকাতের মালগুলো আমরা রাত ভর সেখানে রাখতে পারি আপনি ওয়াদা করেছিলেন আজকের দিনে আমাদের কাছ থেকে জাকাত আদায় করবেন আমরা জাকাতের মাল সব মসজিদের সামনে রেখে অপেক্ষা করছি আপনার লোক তো গেল না ইয়া রসুল আল্লাহ আমরা কি অপরাধ করেছি যে আমাদের কাছ থেকে আপনি জাকাত নিলেন না আল্লাহ রসুল হতবাক হয়ে গেলেন ব্যাপার কি আয়াত নাজিল হল সুরায় হুজরাতের আজ নাজিল হলো ইনজাকুম তোমাদের কাছে হে রসুল তোমার কাছে কেউ কোনো খবর নিয়ে আসবে যে খবর নিয়ে আসছে ও বেটা তো ফাঁসেকও হতে পারে ইনজাকুম ফাসিকুম বেনাবাইন ও তো ফাঁসেক হতে পারে কোন একটি খবর নিয়ে আসলো আর সেই খবরকে তুমি পরীক্ষা করবে না খবরটা সত্য না মিথ্যা বনুল মুস্তালেক এর দিকে তুমি যে সৈন্য পাঠিয়েছ ওই বনুল মুস্তালেক তারা তোমার জন্যে তোমার লোকের জন্যে জাকাত আদায় করে বসে আছে আর ওই বলি দেবনে আবি ময়েদ খবর দিল ওরা আমাকে হত্যা করতে চেয়েছে ও ফাঁসে ডাকো সুরায় হুজরাত পুরোপুরি মোতালা করুন পাবেন আসলো জিজ্ঞাসা করলেন রসুল সাল্লাম কি হে বনুল মুস্তালিকে গিয়েছিলে বললো হুজুর আমার ভয় আমি ভয় পেয়েছি ওখানে আমি যাই নাই বলে তোমার কিসের ভয় বলে আমি যখন মুসলমান ছিলাম না আর ওরাও যখন মুসলমান ছিল না তখন ওদের দুইজন লোককে গোপনে আমি হত্যা করেছিলাম তো ওই কাছাকাছি যখন গেছি তখন আমার মনে ভয় হয়েছে ওরা যদি এবার আমাকে চিনে ফেলে তাহলে ওই দুই হত্যার প্রতিশোধ নেবে তাই আমি ওখান থেকে পালিয়ে এসেছি বলে মিথ্যা কথা বললে কেন বলে হুজুর মিথ্যা কথা বলেছি আমাকে মাফ করেন বিষয়টি চিন্তা করুন এর ভিতরে দুটো শিক্ষা আছে এক হচ্ছে মুসলমানও যদি হয় মান আবা কবুল আল ফরজ যে ব্যক্তি আল্লাহর ফরজকে ফরজ কাজ স্বীকার করবে তার বুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের দায়িত্ব একটা আল্লাহ ওরা যদি সত্যি জাকাত দিতে অস্বীকার করত তাহলে আল্লাহ রসুল তাদের বুদ্ধে যুদ্ধ করতেন না করতেন না অতএব কোন মুসলিম কোন জায়গাতে যদি কোন ফরজকে মানতে অস্বীকার করে তাদের বুদ্ধে যুদ্ধ করা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি শিক্ষা তারা লাহ ইল্লাল্লাহ পড়ে তারা মুহাম্মদুর রসুল্লাহ পড়ে জেকের ফেকের কত করে কোনো খাতির নাই যদি তারা বলে রোজা রাখতে আমাদের কষ্ট হয় অতএব রোজা আমরা রাখব না যুদ্ধ করতে হবে কিন্তু যুদ্ধ তাদের উপরে ফরজ আগে যে পাঁচটি শর্ত আমি দিয়েছি রাষ্ট্র গঠন করতে হবে রাষ্ট্রীয় অভয় স্থান থাকতে হবে ইত্যাদি শর্তগুলো হলেই এই যুদ্ধ করা যায় রসুল মদিনা থেকে এই বনুল মুস্তালেকে পাঠিয়েছিলেন তিনি কোনো মরুভূমি থেকে এদের বুদ্ধে যুদ্ধ করতে পাঠান না আর এও নয় যে বনুল মুস্তালেকের সারদারি তাদের নেতৃত্ব দখল করার জন্য যুদ্ধ করেছেন বন্ধগণ আরেকটি যুদ্ধ আছে যে যুদ্ধ মোনাফেকদের বুদ্ধে যুদ্ধ কাদের বুদ্ধে মোনাফেকদের বুদ্ধে রসুল সাল্লাহ আবু আমের নাম করে দেখতে দেখায় মুসলমান আসলে বেকায়দা আপনারা সুন্দরবনের বাইরের লোক সুন্দরবনে এক রকমের ফল পাওয়া যায় দেখতে পাকা আপেলের মতো গোল এবং একদম আপেলের মতো কিন্তু কাটলে তার ভিতর থেকে একদম গবরের মতো বের হয় আমাদের দেশে বলে মাকান ফল আপনারা কি বলেন মাকাল ফল তো সুন্দরবনের গুলো একেবারে লাল হয় না একদম রংটা পাকলে কাঁচা থাকতে একদম আপেলের মতো দেখা যায় কিন্তু অন্য জায়গায় দেখেছি একদম লাল হয়ে যায় ভাই আপেল আর মাকাল ফল দেখতে তো এক কাটলে ভিতরে কি আছে না তো এই আবু আমের রসুলের পেছনে মদিনার মসজিদে তাহাজুদের জামাত হয়েছে আর এই আবু আমের হাজির থাকে নাই এমন কোন অক্ত নাই তো বুঝতে পেরেছেন কি পাক্কা মুসলমান কিন্তু লোকটা ছিল আসলে মোনাফেক তবুকে যুদ্ধ যখন রসুল গেলেন তখন ওইখানকার আশেপাশের লোকদেরকে বলছে শোনো ওই হিরাক্লিয়াসের সঙ্গে যুদ্ধ করতে গেছে ওরা তো মরল বলেই মোহাম্মদ মরবে সাল্লাহ আলাই ওসাল্লাম সাথীরা মরবে কিন্তু ওরা মরে গেলে এই মদিনার উপায়টা কি হবে এই মদিনার একটা উপায় আমাদের করা দরকার যাতে করে অন্য কেউ ক্ষমতা দখল করতে না পারে সাথে সাথে আমরা ক্ষমতা দখল করতে পারি তার জন্য একটা সেন্টার দরকার তো কি করতে হবে বলে এইখানে একটা মসজিদ তৈরি করি বুঝলেন না মসজিদ তৈরি করা হলো সোজা আমি শুনলাম কোন জায়গাতে কিছু লোক বা কোনো এক ব্যক্তি এক মসজিদের কাঁঠাল গাছ কেটে নিয়ে গেছে কাঁঠাল গাছ চেনেন তো সব চেয়েতে কাঁঠাল গাছের কোনো মূল্য নাই সব গাছের চেয়েতে কাঁঠাল গাছের মূল্য কম না বেশি যাক বেশি হোক কাঁঠাল গাছ কেটে নিয়ে গেছে আর অন্য কয়েকজন দস্তুর মতো রাগ করে আর এক জায়গায় মসজিদ তুলে ফেলেছে বন্ধুগণ প্রসঙ্গত বলছি মসজিদ তৈরি করার জন্য কতগুলো কারণ আছে সেই কারণ যেখানে না ঘটে সেখানে ঝগড়া করে মসজিদ তৈরি করা যায় না মৌলানা আমজাদ সাহেবের সঙ্গে দীর্ঘ আলাপ হল একটি জামাত ভেঙ্গে আর একটি জামাত তৈরি করার জন্য শরীয়তে কারণ দিয়েছে ওই কাঁঠাল গাছ কাটলেই আর একটা মসজিদ তৈরি করা যায় না সে অপরাধ করেছে মসজিদের মাইক্রোফোন চুরি করে কেউ যদি নিয়ে যায় তাহলে তো এই মসজিদ ভেঙে ওই মসজিদ করতে হবে তোমার মসজিদে যাবো না বলে কেন বারবার জুতো স্যান্ডেল চুরি হয় জুতো স্যান্ডেল চুলি হয়ে তো মসজিদ আর একটা বানাতে হবে নাকি বন্ধুগণ এ মশলা আলাদা আমার মশলা আমি চলছি তো এই আবু আমের একটি মসজিদ তৈরি করলো তার কারণ মসজিদ এমন এক জিনিস হ্যাঁ মসজিদ তৈরি করেছি ভালো হোক মন্দ হোক এটাকে আর ছাড়া যাবে না আর দেখে কি ওখানে হয় কি ওরে গান বাজনা হয় নাকি ওখানে তো নামাজ হয় দেখেন না অজুহতটা কেমন এই মসজিদ তৈরি হলো মুসলমানদের বুদ্ধে ঘাঁটি হিসাবে আল্লাহ রসুল মদিনা থেকে তবুক থেকে যখন মদিনায় ফিরে আসলেন তখন জানতে পারলেন আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে রসুল ওই মোনাফেকরা তোমার বুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করেছে আর এটা নেতৃত্ব দিয়েছে মোনাফেক তার নাম আবু আমের আল্লাহ রসুল একটি দলকে ওই মসজিদ ভাঙ্গার জন্য পাঠালেন এই মসজিদ ভাঙ্গার জন্য আর বলে দিলেন এই মসজিদ রক্ষা করার জন্য যে আসবে সামনে যাকে পাবে তাকেই খুন করবে ওরা কেউ মুসলমান না যতই হাজার রাখাত নামাজ রোজা করুক তাহলে আল্লাহ রসুল মোনাফেকদের বুদ্ধে যুদ্ধ করেছেন মুনাফিকে দূর করার জন্য কিন্তু ক্ষমতা মসনদ দখল করার জন্য করেন নাই বন্ধুগণ রসুল সাল্লাসাল্লামের কাছে একদল লোক এসে বলল হুজুর আমরা মুসলমান হতে চাই বলে হাও মুসলমান হল বললেন শোনো মুসলমানদের এটা হালাল মুসলমানদের জন্য এটা হারাম বেছে বেছে খাবে থাকবে ওরা উটের দুধের সঙ্গে উটের পেশাব মিশিয়ে খেত বললেন এই পেশাব খাওয়া যাবে না ওদের দুধ খাওয়া যাবে দুধ হালাল পেশাব হালাল না ওরা এসেছিল মদিনায় ডাকাতি করার জন্য বিষয়টা বোঝেন মুসলমান হওয়ার জন্য না কিন্তু এসে মুসলমান হলো একবারে কলেমা পড়ে মুসলমান এই লোকগুলো মদিনার আশপাশ সব কিছু দেখে চিন্তা ভাবনা করলো মদিনার মুসলমানদের ঘরগুলো গরিব ওই ঘরে ডাকাতি করে কিছু পাওয়া যাবে না কিন্তু মদিনার মুসলমানদের মদিনার বাইরে বিরাট একটি জায়গা যেখানে উট চড়ানো হতো ঘোড়া রাখা হতো গাধা রাখা হতো বকরি রাখা হতো মুসলমানদের যুদ্ধের জন্য ঘোড়া যুদ্ধের জন্য উট পরিবহনের জন্য উট ওরা চিন্তা ভাবনা করলো মদিনার ভিতরে ডাকাতে না করে ওই উট ঘোড়া ইত্যাদি ডাকাতি করে আমরা নিয়ে যাব এই ডাকাতরা কি হিন্দু না মুসলমান তিনি ওই মাঠের দিকে চিৎকার শুনে দৌড়িয়ে গেলেন দেখলেন মাঠে আবু জারি গেফারি রসিয়াল্লাহ তাল আনহুর ছেলেকে শহীদ করা হয়েছে তার চোখ লোহার শলাকা দিয়ে উপড়ে ফেলা হয়েছে তার জুমান তার জিব্বা টেনে বের করে কেটে ফেলা হয়েছে এরপরে তাকে জবাই করা হয়েছে এরপর এই উটগুলো নিয়ে পালিয়ে গেছে গলায় আওয়াজ ছিল বেশি ওইখান থেকে চিৎকার করলেন বললেন হে মুসলমানের দল এই ডাকাতরা মুসলমানদের উঠ ঘোড়া ভেড়া ডাকাতি করে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল পয়লা শুনলেন চিৎকার করে আল্লাহ রসুল মুসলমানদেরকে জাগালেন এবং এই বিদ্রোহীদের বুদ্ধে এই বিদ্রোহীদের বুদ্ধে তিনি অভিযান পরিচালনা করলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ এই বিরাট মরুভূমিতে অন্ধকারের মধ্যে এরা পালিয়ে যাচ্ছে যাচ্ছে কোথায় জানি না হে আল্লাহ তোমার কাছে দোয়া করি এই মুরতাদদের প্রত্যেকটা ব্যক্তিকে যেন এই মুসলমানরা ধরে ফেলতে পারে বন্ধুগণ এই ধরিতে ফজরের নামাজের সময় চলে গেল ফজরের নামাজটা এই যুদ্ধ পড়া গেল না সবাইকে ধরে আনা হলো আল্লাহ রসুল হুকুম করলেন কেউ যদি মুসলমান হওয়ার পর বিদ্রোহ ঘোষণা করে তাহলে তাদের মৃত্যুদণ্ড একটা অপরাধ কি তারা আবার কাফের হয়ে গেছে একটা অপরাধ এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড হজরত আবু গেফারির ছেলের যে চোখ উপড়িয়েছে আল্লাহ আইনুবিল আইনে ওদেরও চোখ উপড়াতে হবে ঠিক আবুজার গেফারি রাজিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের জিব্বা টেনে বের করে কেটে দেওয়া হয়েছে ওই হত্যা করার আগে ওদের জিব্বা টেনে বের করে কেটে দিতে হবে এই একটার বদলে একটা কেটে ফেলার পর তাদের একশত সত্তর জন ব্যক্তিকে এক এক করে মৃত্যুদণ্ড দিলেন আল্লাহ রসুল ওদেরকে ধরে এনে এটা যুদ্ধ ছিল না এটা বিদ্রোহের বুদ্ধে যুদ্ধ এটা কোনো মসনদ দখল করার যুদ্ধ ছিল না রসুল সাল্লাহ তিনি একদিন বললেন কাব্বিন আশরফ সে ব্যক্তি কাফেরদেরকে গোপনে পয়সা করি দিত অস্ত্র কেনার জন্যে আর গোপনে মুসলমানদেরকে হত্যা করার জন্য ট্রেনিং দিত গেরিলে ট্রেনিং আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম তার স্ত্রী এবং সাহাবাদের মেয়েদের সম্পর্কে কবিতা লিখত আর শোনাত আল্লাহ রসুল দেখলেন ওর বংশের সবাই ভালো মানুষ আর এইটাই হচ্ছে একটা কুলঙ্গা এখন যদি দিনের বেলায় ওকে হত্যা করা হয় তাহলে একটা গোলমাল হবে কি করা যায় এটাকে তো আর দুনিয়ায় রাখা যায় না সাবায়ক রামদের মধ্যে যারা অত্যন্ত সাহসী মোহাম্মদ বিন মাসলামা ওবাদা বিন বশির হারিস বিন ওয়েস আবু ঈসা ইবনে জরির আবু নাইলা সুলকান ইবনে সালামা সবাইকে ডেকে বললেন যে এই শয়তানটাকে মারতে পারো বলে হুজুর পারি পারব ইনশাল্লাহ আপনি যদি আমাদের জন্য দোয়া করেন তবে হুজুর একটা কথা বলি কি যদি একটু মিথ্যা কথা বলতে হয় ওকে যদি একটু ধোকা দিতে হয় যুদ্ধের ক্ষেত্রে এই ধোকাটা দেওয়া যাবে কিনা আল্লাহ রসুল বললেন শয়তান মারতে গিয়ে যদি ধোকা একটু দিতে হয় তাহলে পারো মোহাম্মদ বিন মাসলামা ছিল তার দুধ ভাই যে বললেন বড় ভাই বেরো কি এই মোহাম্মদ মক্কা থেকে এসে আমাদের সব কিছু নিয়ে গেছে আমাদের ঘরে খাবার নাই রুটি নাই কাপড় নাই এখন আমরা করি কি বলো কি বলে আমরা এই অস্ত্র এই তলোয়ার কয়টি তোমার কাছে বন্ধক রাখতে এসেছি এগুলো বন্ধক রাখো আর কিছু দেও খেয়ে বাঁচো উপরের থেকে নেমেছে এলে আমার ভাই তো আমার ঘরে আবার ফিরে এসেছে দুধ ভাই নিচে নেমেছে উনি সামনে থাকলেন অন্যদেরকে বললেন যে তোমরা রেডি থাকো নিচে এসেছে এই কাব্যিন বিন কি এক কোপে মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে রুমলে বেঁধে আল্লাহ রসুলের কাছে নিয়ে এসে বলছেন নেন বুঝলেন তাহলে এই যে যুদ্ধটা হলো গোপন যুদ্ধ এটা কোনো মসনাদ দখল করার জন্য ছিল না এভাবে আবু রাফেকেও রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হত্যা করেছিলেন সাহাবাদেরকে পাঠিয়ে সেও ছিল একটা পাষণ্ড সে মুসলমানদের বুদ্ধে কবিতা রচনা করত মুসলমানদের বুদ্ধে অমুসলমানদেরকে টাকা পয়সা দিত অস্ত্র দিত তাকেও আল্লাহ রসুল গোপনে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন এখন কথা হচ্ছে এই আমি আপনাদেরকে এই নয় প্রকার যুদ্ধ ষাটটি যুদ্ধ নয় প্রকার এর কোন একটি প্রকার আমরা দেখি না যে মসনদ দখল করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম কোন কোনো যুদ্ধ করেছেন বন্ধুগণ আহলে হাদিস তবলিগ ইসলাম দিনকে কায়েম করার পথে আল্লাহর রসুলের জেহাদের নীতি লঙ্ঘন করতে পারে না জেহাদের যে নীতি আছে সেই নীতি লঙ্ঘন করতে পারে না বলেই তারা ভাবে যে জোহরের নামাজের সময় ঈশান নামাজের সময় হলেও এখনো অস্ত্র ধরে যুদ্ধ করার সময় তবলিগে ইসলামের ইমানের দৃষ্টিতে আসে নাই বন্ধুগণ তবু তো আমরা ক্ষমতা চাই আল্লাহর কাছে বলি হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমতা দাও এই ক্ষমতা দেবে কেমন করে وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون সুরায় নূর পঞ্চান্ন নম্বর আয়া আল্লাহ বলেন শোনো ক্ষমতা দখল করার জন্য কোনদিন তোমাদেরকে যুদ্ধ করতে হবে না ক্ষমতা টিকায় রাখার জন্য যুদ্ধ করতে হবে যেমন আল্লাহ নবী মদিনায় রাষ্ট্র গঠন করার পর ওদের বদরের যুদ্ধ করেছেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলেন যে আল্লাহ ওয়াদা করছেন ইমানদারদের সঙ্গে আর যারা আমলে সালেহ করেন তাদের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন তো আল্লাহ তো ওয়াদা করে মাঝে মাঝে খেলাফ করেন নাকি করেন না ওয়াদা আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ লাফুল মিয়াদ আল্লাহ কি ওয়াদা করছেন যারা ইমানদার আর যারা রসুলের পথকে তোমরা অবলম্বন করেছ আমি আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে ওয়াদা করছি যারা এই ইমান আর আমল সালেহ করবে ক্ষমতা যুদ্ধ করে নিতে হবে না আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দান করব আল্লাহ বলেন কি আমি ক্ষমতা তোমাদেরকে দান করব আল্লাহ যদি ক্ষমতা দান করেন তাহলে আল্লাহ কিন্তু এই ক্ষমতা বদল করার জন্য কোনোদিন কোনো নির্বাচন দেবেন না না দেবেন দেবেন নাকি আল্লাহ রসুল দশ বছর পর্যন্ত মদিনা মুনব্বরাতে আমির আমিরুল মুকমিনিন নবী শাসক ছিলেন এর মাঝে কোনো ইলেকশন হয়েছে নাকি হয় নাই আল্লাহ বলেন তোমরা যদি আমার কাছ থেকে ক্ষমতা নাও তাহলে তার জন্য শর্ত হচ্ছে তোমাদের ইমান ঠিক হতে হবে আর তোমাদের আমল ঠিক হতে হবে তাহলেই তোমরা ক্ষমতা পাবে দেখো আল্লাহ বলেন এটা তোমাদের জন্য নয় কামস্তাকলাফাল্লাদিন তোমাদের আগে যারা মুসলমান ছিল তাদেরকেও এই রাষ্ট্র ক্ষমতা এভাবেই দিয়েছি মানে কি দুটো কাজ একটা হচ্ছে ইমান ঠিক হওয়া আর আমলে সালেহ করা এই যদি তোমরা করো এই সহজ সরল দুটো কাজ যদি করো তাহলে বন্দুক দিয়ে কোনো ক্ষমতা দখল করতে হবে না আমি তোমাদের প্রভু আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেব ওলাই ক্ষমতা পাওয়ার পর দিন এখানে দিনের অর্থ আইন তোমরা যে আইন চাও সেই আইনই তোমরা সেখানে প্রতিষ্ঠা করতে পারবে তোমাদের সেখানে এই আভ্যন্তরীণ ভয়ও থাকবে না আর বাইরের শত্রুরও কোনো ভয় থাকবে না ভিতরেও তোমাদের মসনদ তোমাদেরকে হটাবার জন্য কোনো দল চিৎকার করবে না বাইরের কোনো শত্রু তোমাদেরকে চোখ রাঙাবে না এরপরে আর একটা কথা আছে এই একমাত্র আমার আবাদত করবে নবী সাইয়া আমার সঙ্গে কাউকে শরিক করবে না তাহলে মোট কয়টা হলো কথা চারটা আল্লাহর উপরে ইমান আমলে সালে এবাদত এবং সেরেক না করা আল্লাহ বলেন নমান কাফারাবাদ আলী যারা ক্ষমতা পাওয়ার জন্যে আমি যে তাদেরকে ইমানদার হতে বলেছি আমি তাদেরকে আমল সালেহ করতে বলেছি আমি তাদেরকে আমার এবাদত করতে বলেছি আমি তাদেরকে সেরেক বর্জন করতে বলেছি এই পথে অগ্রসর না হয়ে কেউ যদি অন্য পথে অগ্রসর হয় ওমন কাফারাবাদ আলী ইকাহুমুল তাহলে এরা ফাসেক এরা ইমানদার নয় বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা আমলে সালেহ ইমান এইগুলোর এন্তেজার করছি আল্লাহ তালা যখন পছন্দ করবেন আমাদের ইমান আমাদের আমল সালেহ আমাদের এবং আমা আমরা যখন সেরেক মুক্ত হব আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা খেলাফ করবেন না এটাই আহলে হাদিস তবলিগ ইসলামের জেহাদের নীতি বন্ধগণ এর পরে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আর আমি আলোচনা করতে চাই না অনেকে বলেন হজরতে হুসাইন রাজি আল্লাহ তালু এজিদের বুদ্ধে যে যুদ্ধ করলেন এই যুদ্ধটা কেমন এরকম কিছু প্রশ্ন আছে বন্ধুগণ হজরতে হোসাইন মসনাদ পাওয়ার জন্য যুদ্ধ করেন নাই এজিদকে সৎ পথে আনবার জন্য তিনি এরাকের পথে রওনা করেছিলেন তিনি চেয়েছিলেন যে অন্তত পক্ষে এজিদ তার ক্ষমতায় সে যদি থাকেও কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে অমান্য না করে সে যদি দেশ শাসন করে তাহলে আপত্তি নাই আপত্তি তার ক্ষমতার উপরে ছিল না আপত্তি ছিল তার ইসলাম বিরোধিতার বিরুদ্ধে বন্ধুগণ ঐতিহাসিক আরো কিছু প্রশ্ন আছে আমি আপনাদের সামনে আমাদের এই ইজতেমায় যদিও অত্যন্ত কঠিন বিষয় কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য আমাদেরকে এই কথাগুলো বলতে হলো হয়তো আপনারা আমার বক্তব্য না শুনে আর ভালো ভালো ওয়াজ শুনতে পারতেন তবু স্পষ্ট করে বলছি এটাই আমাদের নীতি এই নীতি হচ্ছে আমাদের নীতি আল্লাহ রব্বুল আলমিন এই তবলিগে ইসলামকে ইসলামের প্রতিটি বিষয় ভাবে জেনে বুঝে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দেন এরপরে বেশ কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর কি দেওয়ার দরকার আছে তাড়াতাড়ি করা হয়েছে শুক্রবার দিন মহিলাদের নামাজের জামাতের সাথে শরিক খাওয়া ইসলামে এর গুরুত্ব কতটুকু অপরিসীম গুরুত্ব এর যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ রসুল তার মসজিদে আচ্ছা মহিলাদের জামাতে নামাজ পড়ার জন্য প্রতি ওয়াক্তের জুমার ব্যবস্থা করেছেন এমন কোন মসজিদ তিনি তৈরি করেন নাই যেখানে মহিলাদের জন্য তাদের জামাতে শরিক হওয়ার ব্যবস্থা করেন নাই তাহলে মসজিদ তৈরি করার জন্য একটি অপরিহার্য শর্ত হচ্ছে মহিলাদেরকে জামাতে শরিক করা তাই আজও মক্কার মসজিদে মদিনার মসজিদে সৌদি আরবের অন্যান্য মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে তার মানে মহিলারা পুরুষদের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে না কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে বন্ধুগণ আপনারা যদি কেবল মসজিদে নামাজ পড়ে সাতাশ গুণ সব হাসিল করেন আর মহিলারা যদি বাড়িতে বসে এক গুণ সব হাসিল করে কেয়ামতের দিন মহিলা যদি জিজ্ঞাসা করে হে আল্লাহ মসজিদ তৈরি করার ক্ষমতা আমাদের ছিল না আমাদের পুরুষরা আমাদেরকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করে নাই ওদের ওই সাতাশ গুণ সব সব আমাদেরকে দিয়ে যাও তাহলে অবস্থাটা কেমন হবে অতএব আপনাদের সব যদি আপনারা সংরক্ষিত করতে চান তাহলে মহিলাদের মহিলাদের জন্য তাড়াতাড়ি মসজিদে ব্যবস্থা গ্রহণ করুন এই ব্যবস্থা ঈদের জন্যে এই ব্যবস্থা জমার জন্য এই ব্যবস্থা তারাবির জন্যে এই ব্যবস্থা সকল নামাজের জন্য করতে হবে যাতে করে তারা সমানভাবে সেখানে উপস্থিত হতে পারেন কিন্তু মহিলাদেরকে হুশিয়ার তারা নামাজ পড়তে যাবেন কে কত সুন্দর এই সুন্দরী প্রতিযোগিতার জন্য যেন তারা মসজিদে না যান মসজিদে নামাজ পড়তে যাবেন কার শাড়িটা কত সুন্দর এটা দেখাবার জন্য যদি যান তাহলে কিন্তু গোনা হবে মা তয়াসমিনাল কোরআন এর যে স্থান হইতে সহজ ওই জাগা হইতে পড়ো ইহা হইতে বুঝা যাইতেছে যে নামাজ সুরা ফাতেহা না পড়লেও চলে ইহা কি ঠিক ভাই ফখরাউ মা তয়াসমিনাল কোরআন সুরায় মুজাম্মেলের এই আয়াতটি রসুলের উপরে নাজেল হয়েছে না আপনি যাদের কাছ থেকে এই বুঝ গ্রহণ করেছেন সেই হুজুরদের কাছে নাজেল হয়েছে কার উপরে নাজেল হয়েছে রসুল সাহসলামের উপরে এই আয়াত নাজেল হওয়ার পর এই আল্লাহ নবীর সাদ করেছেন যে ব্যক্তি সুরা মাং সাল্লা খালফা ইমামিন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে ফাল ইয়াকরা বেফাত হাতিল কিতাবে ফি নফসি সে ব্যক্তিকে সুরায় ফাতেহা চুপি চুপি পড়তে হবে কে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইমাম বাহাকের লিখিত তেরাত খালফাল ইমামে সাতষট্টি অথবা আটষট্টি নম্বর পৃষ্ঠায় তাহলে যে আল্লাহ রসুলের কাছে ফখরাউ মা তেস্তরামিনাল কোরআন নাজিল হলো তিনি যখন মুক্তাদিকে সুরায় ফাতেহা পড়তে বললেন তাহলে কোরআন তিনি ভালো বুঝেছেন নাই হুজুররা ভালো বুঝলো তাহলে ফকরাউ মা তেসরা মিনাল কোরআন সুরায় ফাতেহার পরে কোরআনের যত জায়গা আছে এই ফাতেহা পড়ার পর বাকি কোরআনের যে কোনো জায়গার থেকে আপনার পড়তে ইচ্ছা হয় আপনি পড়তে পারেন কিন্তু সুরায় ফাতেহা বাদ দিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনার নামাজ নামাজ বলে গণ্য হবে না সেহরির নামাজে সেহরি নামাজে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে নাকি জেহরি নামাজে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে এবং সেরি নামাজে ইমামের পেছনে সুরায় ফাতেহা পড়তে হবে না ইহা কি ঠিক ইহা ঠিক নয় রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম নামাজ পড়ছেন عن عبادة بن سامت رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر আমরা রসুলের পেছনে ফজরের নামাজ পড়ছি করা রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রসুল কেরাত পড়ছেন কিন্তু আল্লাহ রসুলের কেরাত কোরআন শরীফ পড়তে বাধার সৃষ্টি হচ্ছে নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন কি হে আমি জোরে জোরে কেরাত পড়ছি আর আমার পেছনে তোমরা কি কোরআন পড়ছিলে যারা পড়ছিলেন তারা বললেন নাম হাজা রসুল আল্লাহ হ্যাঁ পড়ছিলাম এই রসুল জোরে পড়ছিলেন না আসতে পড়ছিলেন জোরে পড়ছিলেন আর সাহাবারাও পেছনে গুনগুন করে জোরেই পড়ছিলেন তাহলে জোরে যদি ইমাম মুক্তাদি পড়ে তাহলে ইমামের অসুবিধা হয় না মুক্তাদিদের অসুবিধা হয় উভয়েরই অসুবিধা হয় তাই না এরপরে আল্লাহ রসুলের সাদ করলেন শোনো ফলো এই রকমের জোরে পড়বে না যাতে করে ইমামের কানে ওই পড়ার আওয়াজ যায় এর মানে এই না যে সুরা ফাতেহাই বাদ দেবে কোরআন জোরে পড়বে না কিন্তু খবরদার মোক্তাদি হলেও সুরায় ফাতেহা পড়তে হবে কেন ইহা যে ব্যক্তি সুরায় ফাতেহা পড়বে না মুক্তাদি হয়ে আমি যদি কেরা জোরেও পড়ি তবু যদি সে না পড়ে তাহলে তার নামাজ নামাজ বলে গণ্য হবে না হজরত ইব্রাহিম আলী সালাতামের দুই পুত্র ইসাক ও ইসমাইল আলী সালাতাম কাহাকে তিনি নিজ হাতে গল দেশে সুরি অর্পণ করেছিলেন নাকি ভাই হজরত ইব্রাহিম আলী সালাতামের ছেলে ইসমাইল এবং ইসাক কারো গলায় তিনি সুরি চালান নাই এগুলো রূপ কথা আল্লাহ তালা সাত করেন সুরে সাফাতের মধ্যে ফালাম্মা বালাগা মাহুসাইয়া হজরত ইসমাইল আলাই সালাম যখন হজরত ইব্রাহিমের সঙ্গে দৌড়দৌড়ি করতে পারেন ছোট্ট বাচ্চারা চার পাঁচ বছর হয় ফালাম্মা বালাগা মাহুসাইয়া قال يا بني إني أرى في المنام أني أصبحك فانظر ماذا ترى বললেন ইসমাইল আল্লাহ তারা স্বপ্নে আমাকে হুকুম করেছেন তোমাকে জবাই করতে তোমার মত কি তুমি করতে চাও এব্রাহিম ইসমাইল আল ইসলাতাম বললেন হে আমার পিতা হে আমার পিতা আপনি আমাকে জবাই করতে যে দেখুন আমাকে ধৈর্য ধারণকারী পাবেন দেখবেন আমি একটু নড়াচড়া করব না ইব্রাহিম আলাইহিসালাম হজরতে ইসমাইল আলাইহিসালামকে নিয়ে গেলেন সালাম ফালাম্মা আসলামা বাপ কোরবানি করতে রাজি হলো আর ছেলে কোরবানি হতে রাজি হলো ফালাম্মা আসলামা দুইজন যখন রাজি হয়ে গেল জাবিন হজরত ইসমাইল ইসমাইলকে সোয়াই দিলেন জমিনে কি করলেন সোয়াই দিলেন মাত্র এরপরে তো সুরি বের করে জবাই করবেন ইব্রাহিম কদ সদ্দক ইয়া ইন্না কেজালিক নাজজিল হে ইব্রাহিম ছুরি ধরতে হবে না তুমি যে একে জবাই করতে পারো প্রমাণ হয়ে গেছে তোমার ইচ্ছায় তোমার নিয়তে অতএব ইব্রাহিমকে আর ইসমাইলকে আর জবাই করার দরকার নাই আমাদের দেশের হুজুররা কেসা তৈরি করে পোচাতে পোচাতে যখন আর কাটে না রাগ করে ছুরি ছুঁড়ে মারলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল ওয়া শোনেন নাই এই সব আস গুবি গাজা কুড়ি মিথ্যা কথা হজরত ইসমাইল আলাহ ইসলাতামকে তিনি এই ছুরি দিয়ে পোষাপুষি করেন নাই কোরআন তিলাওয়াতের পর সদাকাল্লাহ মাওলান আজিম ভাই এটা যদি বলাই জায়জ থাকতো তাহলে সুরা ফাতেহার পরে আমিন বলার পরিবর্তে আমিন বলার পর সেখানে থাকতো সদাকাল্লাহ মাওলান আল আজিম সুরা বাকারার শেষে থাকতো সদাকাল্লাহ মাওলান আল আজিম এটা তো আমরা কোনো সুরার শেষেও পাই না হাদিসও পাই না কিন্তু লোকেরা বলে আমরা আহলে হাদিস আমরা কিন্তু লোকেরা যা বলে তা যদি হাদিসে থাকে মানতে রাজি আছি আর লোকেরা যা বলেন তা যদি হাদিসে না থাকে দুনিয়ার সকল লোকেও যদি বলে আমরা বলতে রাজি না জিত আমাদের নবী বলেন নাই আমরা যে জমিন বন্ধক রেখে ফসল ভোগ করছি এবং বছর শেষে উক্ত টাকা ফিরিয়ে কি ফিরিয়ে নিচ্ছি এটা কি হালাল না হারাম ধারণা করছেন এটা বোধ হয় সুদ অনেক জায়গায় বলে না হুজুররা বসা আছে সুদ হওয়ার জন্যে আল জিনসু বিল জিনসে অর্থাৎ লবণের বদলে লবণ সোনার বদলে সোনা রূপার বদলে রূপা চালের বদলে চাল হতে হয় আর এখানে হচ্ছে একদিকে জমি আর একদিকে টাকা অতএব এখানে সুদ হওয়ার কোনো ভয় নাই বা মেলা প্রশ্ন সদ্য বাংলাদেশের আচ্ছা কি রৌফ সাহেব কাছে একটা প্রশ্ন জানতে চাই প্রশ্ন বলে জানতে চাই কি ভাই ফতুয়া দিয়েছেন আলেমরা ফতোয়া দিয়েছে চাচাতো ভাইয়ের বেটিকে বিবাহ করা চলে এবং খালাতো বোনের মেয়েকে বিবাহ করা চলে এ ব্যাপারে আপনার মন্তব্য কি ভাই আমার মন্তব্য কি রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত আলীর কাছে যে তার মেয়ে বিয়ে দিলেন হজরত আলী কে ছিল আপন তো ভাই না আপনি যদি মুসলমান হন তাহলে রসুলের মতো এভাবে তো ভাইয়ের কাছে নিজের মেয়ে দেওয়া অথবা চাচাত বোনকে বিবাহ চাচাত বোনের মেয়েকে কেউ যদি বিবাহ করতে চায় আপনার ছেলেরা বিবাহ করতে চায় কোনো অপরাধ নাই প্রশ্নটা ক্লিয়ার না তারপরে হাতের আঙ্গুলে গনা ও হাত আঙ্গুল গনা ও তসবিতে গনা কোনটা কোনটা ঠিক কাজ হাতের আঙ্গুল গনা ঠিক কাজ যেহেতু হাতের আঙ্গুল গনার সহি হাদিস পাওয়া যায় তসবির কোনো হাদিস পাওয়া যায় না আবু দাউদে একটি হাদিস আছে তা হচ্ছে একজন সাহাবি একজন সাহাবির বাড়ি থেকে দেখলেন যে তিনি মুখস্থ রাখার জন্য দড়িতে গিরে দিচ্ছেন একশো পড়ছেন একটা গিরে দিচ্ছেন আবার একশো পড়ছেন একটা গিরে দিচ্ছেন তিনি জিজ্ঞেস করলেন এটা কি বলে এটা আমার তসবি এটা আমি ঠিক রাখছি বলে নাউজবুল্লাহমিনিক আল্লাহ রসুল সেদিনকে মারা গেলেন আর আজকে তুমি এই তসবির বেদাত শুরু করে দিলে অতএব ওটা করা যাবে না আর এই হাদিসটি সহি নয় আপনারা নাসির উদ্দিন আলবানী সাহেবের সহি আবু দাউদ পড়ে দেখুন এবং জৈফ আবু দাউদ পড়ে দেখুন এই হাদিসটি জৈফ না যার বর্তমানে প্রচলিত টুপি জামা কি সুন্নতি তরিকার অন্তর্ভুক্ত সহি হাদিসের আলোকে জানিয়ে দেবেন বর্তমানে তো অনেক রকমের টুপি আছে এখন সোজা কথা হচ্ছে এই যে রসুল সাল্লাহ আলহি টুপিও পরেছেন রুমালও পরেছেন পাগড়িও পরেছেন আপনি পড়তে পারেন কিন্তু বর্তমানে প্রচলিত যে সমস্ত টুপি আছে কোনটা আছে ফুটবল খেলার সময় মাথায় দেয় কোনটা ক্রিকেট খেলার সময় মাথায় দেয় আসে না আসে না হ্যাঁ? আবার কোনটা এই আর খেলার সময় মাথায় দেয় এই রকমের টুপি যেগুলো আছে এগুলো খেলার টুপি নামাজ খেলা নয় অতএব খেলার টুপি মাথায় দেয়া যাবে না অতএব এই নামাজ পড়ার জন্য আদব কায়দার যে টুপি আছে ব্যবহার করতে পারেন তবে নামাজের জন্য আল্লাহ নবী যে পোশাকগুলো রেখেছেন বোখারিতে নামাজের পোশাক মুসলিমে নামাজের পোশাক আছে সেখানে টুপি আর পাগড়ির কথা নাই তবু আমরা ব্যবহার করি কেন আমাদের ভালো লাগে অতএব এটা সুন্নাত নয় আমাদের ভালো লাগে তাই রুকু পুরুষ মহিলারা রুকু সিজদা পুরুষ মহিলাদের মধ্যে কোনো পার্থক্য আছে কি আপনি যদি আল্লাহর রসুলের তরিকায় আপনার স্ত্রী বন্ধেরকে রুকু সেজদা শিখাতে যান তাহলে কোনো পার্থক্য নাই আমাদের দেশে একরকমের সেজদা করে এই পেটটা মহিলারা মাটির সঙ্গে মিলিয়ে দেয় এক রকমের সেজদা আছে না আছে তো আল্লাহ রসুলের সাপ করেছেন কাসুজুদুল কালব এই কুকুরের মতো প্যাট মিলাই দিয়ে জমিনে সেজদা করবে না ওই রকমের প্যাট মাটির সঙ্গে মিলিয়ে দিয়ে সেজদা করলে সে নামাজ নামাজ বলে গণ্য হবে না সবে বরাতে রোজা রাখা যায় কি কখনো যায় না আল্লাহ নবী রাখেন নাই সাহাবিরা রাখেন নাই ইমাম আবু হানিফা রাখেন নাই কেউ এই রোজা রাখে নাই এই রোজা রাখার প্রচলন হয়েছে ছয় শত হিজড়িতে আর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন একশত পঞ্চাশ হিজড়িতে অতএব এ রোজা রসুল রাখেন নাই সাহাবিরা রাখেন নাই তাবিরা রাখেন নাই কোন ইমামরাও রাখেন নাই কারি সাহেব এই এতগুলো যদি দেয়া যায় তাহলে অনেকের হক নষ্ট হবে ভাই প্রশ্ন যদি উত্তর এইরকম নিয়ে আসেন তো সারা রাত দেয়া যাবে এই এত কোনো ছেলে তার পিতার সাথে পরামর্শ ব্যক্তিকে বিবাহ করে ফেলল পরে তাহার মাতা পিতা তার ছেলেকে স্ত্রী তালাক দিতে বললেন এমতো অবস্থায় ছেলে কি ঠিক করবে এখন ভাই ছেলে ঠিক করলো কি বেঠিক করলো ছেলে বিয়ে করেছে বাপের অমতে এতে বিয়ে হয়ে গেছে কিন্তু মেয়েরা যদি বাপের অমতে বিয়ে করে তাহলে বিয়ে হয় না আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসে পাবেন যদি কোনো মেয়ে মানুষ পিতা অথবা দাদার ইচ্ছার বিপরীত বিয়ে করে সে বিয়ে হয় না পুরুষদের কথা বলা হয় নাই গোসলের ফরজ কয়টি এগুলো দিলেন কেন গোসলের ফরজ কয়টি এই ইজতেমায় জানতে হবে এটা বই ওইখান থেকে একটা কেনেন জানতে পারবেন নামাজের জাহাদিস ইবনে আব্বাস থেকে পাওয়া যায় এর একটাও সহি নয় পাওয়া যায় এগুলো সহি নয় যেগুলো মিসকাতে আছে বিশেষ করে যার নাম করেছেন ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত এই হাদিসটি সহি নয় কোনো মৃত সুন্নতকে জীবিত করলে একটা শহীদের সব পাওয়া যায় নাকি একশো শহীদের সব পাওয়া যায় হাদিস একটা হচ্ছে একশো শহীদের সব পাওয়া যায় মান আহিয়া সুন্নতমিন সুন্নতি ফালাউ আজরু মিয়াতে শহীদ এই হাদিসটি গলত ভুল যেখানে আছে ফালাউ আজুর শহীদ একটা শহীদের সব পাওয়া যায় এই হাদিসটি শহীদ কি কি কারণে সৌসেজদা করিতে হয় ওইখান থেকে নামাজ শিক্ষা জেনে নেন আধুনিক প্রকাশনীর বুখারি শরীফ প্রথম খণ্ডের একটি হাদিসে পড়েছি রসুল সাসলাম বলেছেন আমি তোমাদেরকে পেছনের দিক থেকে <coughs> দেখি প্রশ্ন হচ্ছে উক্ত কথার তাৎপর্য কি রসুল সাল্লাহ আলহিম বলেছেন সফু সুফু ফকুম এর আগের টুক বলে না তোমরা সব সিদে করো পায়ের সঙ্গে পা মিলাও গায়ের সঙ্গে গা মিলাও কাদের সঙ্গে কাদ মিলাও তো সামনের কাতারে যারা আছে তারা কিন্তু মিলে আছে আল্লাহ রসুল বলেন শোনো তোমরা যদি না মিলাও আর আমি যদি আল্লাহ আকবর বলে সামনের দিকে থাকি মনে করো না যে আমি পেছনের কাউকে দেখি না আল্লাহ তালা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যে আমি তোমাদেরকে পিছনের দিক থেকেও দেখি এ ক্ষমতা কার দেওয়া আল্লাহর দেওয়া তাই আল্লাহ নবী বলেছেন যে আমি পিছনের দিক থেকেও দেখি গায়ের সঙ্গে গা পায়ের সঙ্গে পা মিলাও হুজুর ইসলামী দৃষ্টিকোণ থেকে সবে বরাত বক্তৃতা করেছি ক্যাসেট আছে নিয়ে যাবেন হুজুর ইসলামের রাজনীতি আছে কি খুব ভালো করে আছে কোরআন হাদিস পড়ুন বুখারি শরীফের ভিতরে ইসলামের রাজনীতি স্পষ্ট করে পাবেন কিতাবুল্লাহ কাম ঠিক এইরকম মুসলিম শরীফের তর্জমা হয়েছে সেখানে পাবেন কিতাবুল ইমারত ওয়াল কাজা তিরমিজি শরীফের তর্জমা হয়েছে সেখানে পাবেন কিতাবুল আহকাম বিস্তারিতভাবে ইসলামী রাজনীতি দেখে নিয়েন হুজুর হুজুর আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অথচ আমরা এখানে রাজনৈতিক বক্তব্য রাখেন না তাহলে কি বোঝা যায় আপনারা এখানে অর্থাৎ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক চান কিনা এই দীর্ঘ বক্তৃতার শেষ দিকে তো আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই কিন্তু কারো গলা কেটে ইসলামী রাষ্ট্র করতে চাই না মোহাম্মদী কায়দায় কলমায় আল্লাহ শব্দের পেশ দেওয়া হয়েছে কেহ কেহ বলেন পেশ দেওয়া যাবে না তাহলে কেমন এখন কোন জায়গায় ভাই আপনি তো এটা আরবি বরটটা তোলেন নাই আমি বুঝতে পারছি না আমাদের সমাজে মৃত ব্যক্তির নামে নির্দিষ্ট দিনে যে কয় দিন জিয়ারত ওইখানে যে যে সমস্ত যা কিছু করবেন এটা পৌঁছাবেন ওই কবরে কে আল্লাহ সম্ভবত মসজিদে বসে যদি ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করি এটা আল্লাহর ওই কবরে গিয়ে পৌঁছতে বোধ হয় আল্লাহর খুব কষ্ট হয় এত বস্তা এই দুই মনে বস্তা বোধ আল্লাহ নিয়ে যেতে কষ্ট হয় এই জন্য আপনি কষ্ট করে কবরের ওইখানে যাবেন না লাতুসল্লু আলাল কুবুর আলাতুসল্লু ইলাইহা আপনারা এই হাদিসটি মুসলিম শরীফের এই বাবু জিয়ারতুল কুবুরে পাবেন আল্লাহ রসুল বলেন ওইখানে যে জিয়ারত করার কোন দরকার নাই তবুও কবর জিয়ারত সুন্নত কিভাবে ইজামুর রুবি কবুরিকুম কবরের পাশ দিয়ে যখন তোমরা যাবে তখন বলবে আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর এই সালাম দিয়ে চলে যাবেন দাঁড়াবেন না স্বামী স্ত্রী এক মশলায় দাঁড়াইয়া একজন ইমাম হইয়া নামাজ পড়িতে পারিবি কি না ভাই ওই আগে পিছনে দাঁড়াতে হবে পাশাপাশি নারী পুরুষ দাঁড়ায় নামাজ পড়তে পারবে না এরপরে তো কাজ আছে এনাদের আচ্ছা আমরা আহলে দের লোক আমাদের হাটে বাজারে যেতে হয় সেখানে হানাফি মসজিদে এবং মসজিদটি যদি ওয়াকৃত হয় তাহলে সেখানে নামাজ পড়া যাবে কি গত বছর আমি পুরো পড়ছি না গত বছর এ সম্পর্কে এক ঘন্টা খুতবা দিয়েছি এই মাঠে কি খুতবা জুমার খুতবা ক্যাসেট আছে নিয়ে যাবতীয় কথা জানতে চেষ্টা করুন দুটো কথায় জবাব দেয়া যাবে না শুধু এতটুক বলছি কোন গোত্রের নামে যদি মসজিদ হয় তাতে নামাজ পড়া যায় কিন্তু কোন দলের নামে যদি কোনো মসজিদ হয় তাহলে নামাজ পড়া যায় না আল্লাদিন মসজিদ وكفرا وتفريقا بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله অতএব হানাফি একটি দল তারা যদি দলীয় নামে কোনো মসজিদ করেন তাহলে সেই মসজিদে নামাজ পড়া যাবে না যেহেতু দলের নামে হানাফি সাফি মালিকি হাম্বলি এই দলের নামে কোনো মসজিদ তৈরি হলে সেই মসজিদে নামাজ হবে না চট করে তো বলবেন তা আহলে হাদিসে তো একটা দল তাই না আহলে হাদিস মসজিদে তো কি মসজিদ দলের মসজিদ বন্ধুগণ আহলে হাদিস এই দলটি তৈরি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবু সাইদ খুদরি রাজি আল্লাহ আনহু বলেন যে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন বেবসাইয়াতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অন্তুম খুলুফুনা হাদিস হে আবু সাইদ খুদরি আমার মরণের পর মুসলমানদেরকে জানিয়ে দিও যে আমার মরণের পর তোমরা হলে হাদিস আর তোমাদের মরণের পর দুনিয়ার বুকে যারা মুসলমান তারা হলে হাদিস তাহলে মুসলমানদের নাম আল্লাহ রসুল কি দিলেন আহলে হাদিস সত্তর বছর পর্যন্ত সকলে থাকলো আহলে হাদিস আশি হিজড়িতে ইমাম আবু হানিফার জন্ম একশত পঞ্চাশ হিজড়ি ইমাম আবু হানিফার মৃত্যু মাস খান থেকে একটি দলের নাম হলো হানাফি তাহলে হানাফি আগে না হলে হাদিস আগে তাহলে রসুল সাল্লাহ যে মসজিদ যে মসজিদগুলো তৈরি করেছেন সেগুলো যদি হাদিসের মসজিদ হয় তাহলে জ্বালা অথবা কষ্ট পাওয়ার কিছু নেই যা হোক শুধু এতটুকুই বলছি কোন দলের দলীয় মসজিদ যদি হয় তাহলে তাতে নামাজ পড়া যায় না তার কারণ মসজিদে আল্লাহ তালা বলেন মসজিদে নামাজ হয় না বন্ধুগণ ওই ক্যাসেটটা নিন ভাবে জানতে চেষ্টা করুন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর তিন দিন ইজতেমা আল্লাহর অশেষ মেহরবাণীতে সুন্দর পরিবেশে আমরা শেষ করতে পেরেছি আজকে দোয়ার জন্য আমরা এক জায়গাতে হওয়ার তৌফিক পেয়েছি কিছুক্ষণ পরেই আমাদের দোয়া শুরু হবে এ বিষয়ে আপনারা সবাই নিশ্চিত কিন্তু একটি বিষয় আপনাদেরকে আমি বিশেষভাবে সাবধান করতে চাই ঢাকায় কাকরাইলে যে মার্কাজ হয় এ মার্কাজের আগে সর্বপ্রথম উনিশশত পঞ্চান্ন সনে খুলনাতে মার্কাজ হয় বাংলাদেশের উনিশ সনে প্রথম বাংলাদেশের তেবলিগের মার্কাজ খুলনায় মৌলানা আব্দুল আজিজ সাহেব যিনি আমির কিছুদিন আগে ছিলেন তারই নেতৃত্বে হয় খুলনার পল্লীমঙ্গল হাই স্কুলের সামনে এই বাংলাদেশের প্রথম বিশ্ব ইজতেমা হয় এর নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা আব্দুল আজিজ সাহেব এই মার্কাজ এখান থেকে নিয়ে পল্লীমঙ্গল থেকে নিয়ে আবার আর এক জায়গাতে এই খুলনার ভিতরে রাখা হয় সেখানে প্রথম একটি হেফজোখানা তৈরি করা হয় হেফজোখানা ভালোভাবে চলার পর সেখানে দাওরায় হাদিস মাদ্রাসা তৈরি করা হয় এই দাওরায় হাদিস মাদ্রাসার পরিচালক এরা দাওরে হাদিস মাদ্রাসাও করতে থাকেন কিন্তু একটি সময় এমন হয় যারা এখন খুলনায় গিয়েছেন দেখেছেন যেখানে মার্কাজ ছিল আর যেখানে এই মাদ্রাসা ছিল সেই মাদ্রাসা থেকে সেই মার্কাজ থেকে তবলিগের মার্কাজকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অনেক প্রীতিকর অনেক অপ্রীতিকর অবস্থা সেখানে ঘটেছে অনেক প্রীতিকর আর অপ্রীতিকর সবই সেখানে ঘটেছে এর পরে বাধ্য হয়ে তবলিগি জামাতের মার্কাজ ওই সকল মাদ্রাসাগুলো ছেড়ে অন্যত্র করতে হয়েছে খুলনার মার্কাজ অন্যত্র ঠিক তার উল্টো কাকরাইলে ওইখানে একটি হেফজোখানা ছিল ওখানেও একটি মাদ্রাসা ছিল কিন্তু তবলিগের প্রভাবে এই মাদ্রাসা অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে আমি শুধু এতটুকুই সাবধান করতে চাই যে ভবিষ্যতে যেন যে প্রতিষ্ঠানটা আমরা তৈরি করব সেই প্রতিষ্ঠানের সঙ্গে তবলিগের এবং মাদ্রাসার কোনো সংঘর্ষ যদি বাধে তা মীমাংসা করার জন্য কোন এক পক্ষকে ওইখান থেকে সরে যাওয়া ছাড়া আর কোন মীমাংসা কোথাও হয়েছে আমার তা জানা নাই হয় তবলিগকে সরতে হয়েছে নতুবা মাদ্রাসাকে সরতে হয়েছে এই জন্যে আমি আগাম সাবধান করে দিতে চাচ্ছি যে এই মাদ্রাসা পরিচালনায় এবং এই ইজতেমা পরিচালনায় তবলিগ পরিচালনায় যারা থাকবেন সেই লোকগুলো অত্যন্ত সাবধানী হতে হবে যদি সাবধানী না হন তাহলে তবলিগের ফরজ কাজ সেখানে বন্ধ হবে অথবা সাবধানী যদি না হন মাদ্রাসার ফরজ কাজটা সেখানে বন্ধ হবে বুঝতে পেরেছেন নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়াও ফরজ ফরজ না আবার কাপড় পরাও ফরজ নাকি ল্যাংটা হয়ে সুরের ফাতেয়া পড়লে নামাজ হবে তাহলে এখন যদি সুরে ফাতেহা কেউ পরে আর এদিক থেকে কাপড় খোলা থাকে তাহলে কেমন হবে এই রকমের পরিবেশ যেন না হয় যে এদিকে কাপড় খোলা ওদিকে ফাতেহা দুরুস্ত ওদিকে ফাতেহা দুরুস্ত হয়ে গেছে এদিকে কাপড় নাই আর এদিকে কাপড় পরা আছে ফাতেহা জানা নাই সমস্যার সৃষ্টি হবে বন্ধুগণ এই অবস্থা আমাদের ভালো করে বুঝতে হবে এখানে একটি আমি জানি না যে এই পরিকল্পনা এমনি আমরা আশা করছিলাম যে এই ধরনের একটা হোক কিন্তু উদ্বোধনী বক্তব্য আমি বলেছিলাম বহু মাদ্রাসা আছে কিন্তু একটা মজবুত হেফজখানা নাই গতকালকে এক হাফেজ সাহেব অ্যানাউন্সমেন্ট করা হলো এক জায়গায় এক সভায় যে অমুক মাদ্রাসার হেফজখানার ছাত্র আপনাদের সামনে কেরাত পড়ছেন ভাই আমার কানে আসলো ওইটা যদি কেরাত হয় তাহলে কোরআন শরীফকে মারামারি যে কি তা আমার বুঝা যায় না বুঝলেন তো মানে এটা কোরআন শরীফ পড়লো না কোরআন শরীফের সঙ্গে একটা সংঘর্ষ করলো কি পড়লো আর অথচ হাফেজ পড়া গেল কিন্তু কোরআন পড়া হলো না আবার অনেক লোক ভালো কেরাত পড়তে পারেন তিনি তাকে যদি ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি করতে দেওয়া যায় তাহলে এদিকে তাব্বাতিয়াদা আর ওই দিকে আড়াইতাল্লাজি ওনার নামাজ শেষ তার মধ্যে মানে কারি সাহেব পড়তে পারেন ভালো মুখস্থ নাই এরকমের হচ্ছে তো এই জন্য হাফেজদেরকে যদি কারি বানানো যায় এর চেয়েতে ভালো কাজ আর কিছু নাই যা হোক আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই কাজটা যারা গ্রহণ করেছেন তারা যেন একটি খপ্পরে না পড়েন খপ্পরটা হচ্ছে এই আজকে দেখা যায় কোনো এক জায়গাতে সভা হয় এই সভাটা সভা নয় এই সভাটা ইনকাম আয়ের একটা সোর্স জনগণের কাছ থেকে সভাকে উপলক্ষ করে পঞ্চাশ হাজার টাকা তোলা হয় সেখানে বিশ হাজার টাকা খরচ করা হয় আর যারা তোলেন তাদের ডানে বামে থেকে যায় এইরকমের আমরা দেখছি না ঠিক কোন জায়গাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর মাদ্রাসায় যত দান করা হয় এগুলো কিন্তু আগে পিছে ডানে বামে চলে যায় আমাদেরকে এমন মজবুত হতে হবে চলে যাওয়া তো দূরের কথা যদি কম পড়ে তাহলে যা আমরা সেখানে দিতে পারি আমাদের উল্টোটি হতে হবে ঠিক এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করার পর ফের আবার নষ্ট হয়ে যায় কেন এজন্যে যে আমানতদারির অভাবের কারণে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান এমনভাবে তৈরি হয়েছে প্রতিষ্ঠানের আশেপাশের লোকেরা যারা আছে তারা সন্তুষ্ট নয় তারা সন্তুষ্ট থাকে না তাদের সঙ্গে ব্যবহার ভালো করা হয় না তাদেরকে কাজের সাথে সম্পৃক্ত রাখা হয় না তাদের সঙ্গে এমন এক দল লোক মসজিদের জন্য জায়গা দিল দুই তিনজন মিলে এখন মসজিদের যিনি সেক্রেটারি হলেন তিনি প্রভাবশালী লোক এখন ওই যারা জমি দিলেন মসজিদের জন্য অন্তর দিয়ে সাহায্য করলেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় তখন কি হয় এই রকমের কোনো কাজ জানে না হয় সত্যিকার অর্থে প্রতিষ্ঠানটা যদি প্রতিষ্ঠান থাকে এর জন্য আপনাদেরকে সাবধান হতে হবে আর পরিচালনা কমিটি যারা থাকবেন তাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে নতুবা এমন একদিন আসতে পারে ওই খুলনার মতো এখন অজুহাত দেয় কি যে আমাদের এখানে জাগা হয় না সেই জন্য তবলিক সরাই দিছি মাদ্রাসা এইখানে রাখেছে এতদিন পর্যন্ত জাগা হয়েছে কিন্তু কয়েক বছর ধরে জায়গা জাগা হয় না আসলে জাগার জায়গায় জায়গায় পড়ে আছে যারা মোদারেস ছিল তাদের সঙ্গে মানসিক মিল হয় এই সকল অবস্থাকে সামনে রেখে এই প্রতিষ্ঠান করতে হবে আমি আশা করি ইনশা আল্লাহ রহমান এই সকল দিক লক্ষ্য রেখেই আমরা কাজ করতে পারবো যদি কাজ করতে না পারি তাহলে কিন্তু আমাদের মাঝে এই শিক্ষা প্রতিষ্ঠান হোক এই কিছু হোক এটা বরবাদ হয়ে যাবে যা হোক আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না যে সকল লোকেরা জামাত নিয়ে বেরিয়ে গেছেন বেরিয়ে যাবেন তাদের জন্য আমি দুটো কথা বলছি যারা সফররত সফরে আল্লাহর মেহরবানিতে যারা বেরিয়ে যাবেন তারা তাদের এই কাজ তাদের এই কাজ আপনারা শুরু করবেন হয়তো ফজরের সময় পৌঁছালেন হয়তো জোহরের সময় পৌঁছালেন মসজিদে হয়তো আসরের সময় পৌঁছালেন মসজিদে এরকম পৌঁছতে পারি তো ধরুন আপনি জোহরের সময় পৌঁছালেন তা যে আপনার কাজ কোন জায়গা থেকে শুরু হবে কিসের থেকে শুরু হবে আপনি মনে করেন মগরেবের সময় পৌঁছালেন তখন এই যে পৌঁছালাম মগরেবের পরে কোনো মসজিদে এখন আমাদের কাজ কোন জায়গার থেকে শুরু হবে একটা প্রশ্ন ওঠে না আমি আপনাদের সামনে একটি তালিকা পেশ করছি মনে করুন আমরা শুরু করলাম কোন জায়গা থেকে ফজরের নামাজ থেকে এই দৃষ্টান্তটা একটু এভাবে দেই মনে করেন জোহরের নামাজ ফরজ চার রাকাত আমি যে যখন শরিক হয়েছি তখন দেখি ইমাম সাহেবের অর্থাৎ জামাতের এক রাকাত হয়ে গেছে হতে পারে না তো এই এক রেখাত হয়ে গেলেও তো আমরা এই জামাতে শরিক হই শরিক হওয়ার পর ফের তো নামাজটা পড়ি তারও তো একটা কায়দা আছে না আমরা আমাদের মন মতো কিছু করি ঠিক দুই রেখাত যখন আমরা পেলাম তাহলে আর বাকি দুই রেখাত পড়ারও একটা পদ্ধতি শেষ করে আবার ওই দুই রেখাত পড়বো এর পদ্ধতি আছে তো ঠিক এভাবে যদি আমরা আমাদের এই জামাতের কার্যক্রমকে একটি সুসংগবদ্ধ মনে করি তাহলে এর একটা কার্যক্রম আমাদের থাকতে হয় মনে করুন আমরা পৌঁছিয়েছি ঐশার নামাজ যে ধরেছি এই ঈশার নামাজ থেকে আমাদের কার্যক্রম কি হবে সকলকে নিয়ে সামান্য কিছু তালিমের পর আমরা ঘুমিয়ে যাব ধরেন এর পরে ফজরের পরে আধা ঘন্টা পর্যন্ত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবায়কেরামদের জীবনী আলোচনা করব ফজরের সময় যদি আমরা সুযোগ পাই তাহলে একটি ব্যাপার হচ্ছে এই এটা তাকিদ করা যাবে না তবু তাহাজুদে যেন আমরা শরিক হই যদি আমরা তাহাজুদ পড়ি তিনজন চারজন পাঁচজনে যদি পড়ি আলাদা যেন না পড়ি তাহাজুদ জামাতের সাথে পড়াও কিন্তু সুন্নত তো তাহাজুদে জামাতের সঙ্গে শরিক হলাম শরিক হওয়ার পর জামাতে শরিক হলাম জামাতে শরিক হওয়ার পরে সালাম ফেরাবার পরে আমাদের কার্যক্রম প্রথম এই যে রসুল সাল্লাহ আলহি জীবনের ইতিহাসের একটি ঘটনা পেশ করলাম একজনে যদি না পারি তাহলে দুইজনে মিলে রসুলের জীবনের সেই আশ্চর্য ঘটনাগুলো যে ঘটনা যে বর্ণনা আমাদের অন্তরের ভিতরে অন্তরকে নরম করে দাওয়াতের দিকে উদ্বুদ্ধ করে এই রকমের রসুলের জীবনের একটা দুটো ঘটনা আধা ঘন্টার ভিতরে আমরা করে এদেরকে ছেড়ে দিলাম যে আপনারা এখন এই যান নাস্তা করেন ইত্যাদি এই সময়টা নটা পর্যন্ত যদি দেই তাহলে খাওয়া দাওয়া ইত্যাদি কাজ কর্ম সারা পেশা পায়খানা ইত্যাদি করতে পারে নয়টা যখন হবে সবাইকে আবার ডাকলাম এই নয়টা থেকে এগারোটা পর্যন্ত কোরআন মজিদ সরাসরি শিক্ষা দেওয়া সুরায় ফাতে হাজার অশুদ্ধ আছে তাকে শুদ্ধ করে দেওয়া সরাসরি কোরআন মজিদ নিয়ে বসা যিনি তার মধ্যে সবচেয়ে ভালো কোরআন মজিদ পড়তে পারেন তিনি নামাজে যে সকল সুরগুলো আমরা পড়ি ওই সকল সুরগুলোর মস করবেন একদিন একটা দুই দিন তিন দিন বসে একবারে যদি আমরা দুটো সুর মস্ক এবং সুন্দর করে আমরা পড়ে শিক্ষা করে বাড়ি আসতে পারি তাহলে একটা শিক্ষা হলো কিন্তু যদি এই যাই যেই সেই মানে আগেও আমার ওই যা ছিল আবার এক চিল্লা করে আসার পর আমার পড়া তাই থাকলো তাহলেও কিন্তু তবলিক হলো না শিখতে হবে শেখাতে হবে এরপরে এগারোটা পর্যন্ত এই কোরআন শিক্ষা নামাজ শিক্ষা আমাদের কোনো একটি নামাজ শিক্ষা নিয়ে নামাজ এবং দোয়া কিভাবে পড়তে হয় এই শিক্ষাটা এই তালিম মনে করেন নয়টা থেকে এগারোটা পর্যন্ত করে আবার তাদেরকে ছেড়ে দিয়ে সালাতে জোহরের জন্য তাদের বিরত দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে গোসল পাক ইত্যাদি দিয়ে আমরা ছেড়ে দিলাম এরপরে সালাতে জোহর এই সালাতে জোহরের পরে তালিম একটি হাদিস আলোচনা এই হাদিসটি আলোচনা কেমন একজনে আলোচনা করবেন আর বাকিদেরকে বলবেন ভাই আপনি এবার একটু বলেন তো আমি কি বললাম রিয়াদ থেকে একটি হাদিস আমি পড়লাম পড়ে বুঝালাম তারপরে ভাইয়ের একটা ভাইকে বললাম যে ভাই আপনি একটু বলেন তো আপনি কি বুঝলেন ডানের একটা ভাইকে বললাম যে আমি তো বললাম দেখেন তো কি বললেন তখন তার বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সেইগুলো সংশোধন করে দিতে হবে নতুবা বাড়িতে এসে শুনলেন একটা আর বলেন আর একটা তাহলে কিন্তু আর তবলিগ হল না উল্টো হয়ে গেল এই তালিম এই ব্যবস্থাটা করতে হবে এই ত্রিশ মিনিট এর পরে সালাতে আসরের পরে একটা থেকে শুরু করে দশ দশ মিনিট করে আলোচনা রাখতে হবে এতে মনে করেন বেশিও লাগতে পারে সময় কমও লাগতে পারে সময় এভাবে দশজন যদি হয় সময় বেশি লাগবে পাঁচজন যদি হয় সময় কম লাগবে এই তালিমটা কমপ্লিট হওয়ার পর তাদেরকে ছেড়ে দিলাম নিজের মোতালা করার জন্য ওই কোরআন হাদিস নিজের পড়ার জন্য এরপরে সালাতে আসার এই সালাতে আসরের পরে দশ মিনিট করে জামাতবদ্ধ অর্থাৎ তেবলিগ জামাতবদ্ধ হলে কি ধরনের নেকি আল্লাহ রাব্বুল আলমিন দেন এটা মসজিদে বয়ান আমরা শুনলাম এরপরে একদল লোককে আমরা এলাকায় পাঠিয়ে দিলাম যে তারা আমাদের সঙ্গে দেখা করুক আমাদের এই মসজিদে আসুক যেটাকে গাছটা আমরা বলি আসুক তাদের সঙ্গে পরিচিত আমরা হব আমরা আমাদের দাওয়াতকে পেশ করব তাদের কোনো অসুবিধা থাকলে তা আমরা শুনবো এভাবে এদিকে মসজিদে বয়ানের কাজ হতে থাকবে আর এদিকে মানুষকে ডেকে এনে মসজিদে হাজির করার কাজ যেটাকে গাছ বলা হয় এটা থাকবে সালাত মসজিদ থেকে এসা পর্যন্ত বয়ান হবে এই বয়ানে যা ইচ্ছে তাই বর্ণনা করা যাবে না একটা হচ্ছে জামাতি অর্থাৎ তবলিগি জামাতবদ্ধ হয়ে এইভাবে আমরা যে বেরোচ্ছি এর গুরুত্বটা কি এরপরের ফজিলতটা কি দাওয়াতটা কিভাবে দিতে হবে এই সকল ব্যাপারে আলোচনা এবং মানুষকে উদ্বুদ্ধ করা যাতে করে এই জামাতে তারা শরিক হতে পারেন তার জন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা যদি কেউ বলে যে আপনাদের এই কাজ খুব ভালো কাজ তাহলে এখন তাকে নিতে হবে যেটাকে তশকিল বলে এই কাজগুলো আমাদের করতে হবে এবং সালাতে এসা আমরা আদায় করার পর ফের আবার কিছু আদব কায়দা শিখাতে হবে তবলিগি জামাতে অংশগ্রহণ করলে পরে এই ব্যক্তিগত আদব শিখাতে হবে খাওয়ার আদব শিখাতে হবে বসার আদব শিখাতে হবে বয়ানের আদব শিখাতে হবে এইগুলো না করলে পরে তিনি যত ভালোই হোক বিয়াদবের মতো যদি কোথাও বসে পড়েন তাহলে সবার মন খারাপ হবে লোকটা একটা বিয়াদব মন খারাপ হবে না এই জন্য ব্যক্তিগত চরিত্র সংশোধনের জন্য তাদেরকে কিছু বলতে হবে এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা এই যখন এখান থেকে বেরোবেন এই প্রোগ্রামটা মনে রাখতে হবে এবং এই প্রোগ্রামটা আমি আমির সাহেবকে দেবো এটা আমাদের ছাপানো ছিল কোথায় কি হয়ে গেছে এটা যদি সামনে থাকে একটা সুশৃঙ্খল অবস্থা দেখুন এখানে ফজরের পরে আছে প্রোগ্রাম আবার জোহরের পরে আছে আবার আসরের পরে আছে মগরেবের পরে আছে এশার পরে আছে আছে তো ঠিক আপনি যদি জোহরের পরে গিয়ে ওখানে উপস্থিত হন তাহলে এখানে জোহরের পরের প্রোগ্রাম থেকে আপনার কাজ শুরু হলো আপনি যদি আসরের পরে হাজির হন তা আসরের পর থেকে প্রোগ্রামগুলো শুরু হলো আপনি যদি ঈশার সময় হাজির হন তাহলে ঈশার পরের যে প্রোগ্রামগুলো আছে সেইখান থেকে শুরু হলো এভাবে এই কাজগুলো আমাদের করতে হবে এরপরে একটা কাগজ আহলে হাদিস দর্পণ বাংলাদেশে আহলে হাদিসদের মুখপাত্র হিসাবে আহলে হাদিস দর্পণ এবং রাজশাহী থেকে বের হয় তাহরিক এরপরে দারুসালাম বাংলাদেশে এখন তিনটি মাসিক পত্রিকা আহলে হাদিসদের মুখপত্র হিসাবে চলছে এগুলো আপনারা অনুসন্ধান করুন এবং এই কাগজগুলো আপনারা নিন আহলে হাদিসরা কি বলতে চান তাদের বক্তব্য কি বুঝুন আহলে হাদিসদের বুদ্ধে যে সকল লোকেরা বহু বড় বড় বই পুস্তক লেখেন বয়ান বিবৃতি দেন ওইগুলোর মধ্যে কি সার আছে সেটা আপনারা বুঝুন যেমন কোন এক ব্যক্তি বক্তৃতা করতে গিয়ে বলেছেন চার মজাব যে ফরজ এটা কোরআন হাদিসে কোথাও নাই আমরা বলি ঠিক কিন্তু বাজারে যে পুঁটি মাছ পাওয়া যায় এই পুঁটি মাছ খাওয়া যে যায় ওটাও তো কোরআন হাদিসে নাই তাহলে পুঁটি মাছ খাওয়া কোরআন হাদিসে নাই এটা যদি জায়েজ হয় তা মজাব মানাও জায়েজ নাউজুবিল্লাহ তার মানে মজাব আর পুঁটি মাছ সমান সমান যে এই রকমের যত কথা যেখানে তারা বলেছেন প্রত্যেকের জবাব এই দর্পণে দারুস সালামে এবং তাদের কথাগুলোর জবাব এই তাহারিকে আসছে যদি আপনারা সেগুলো না পড়েন না জানেন তাহলে কিন্তু জবাব দেওয়া যাবে না মুখ বুঝে চলে আসতে হবে বুঝতে পেরেছেন এই জন্য আমাদের এই মাসিক পত্রিকাগুলো পড়বেন তার সঙ্গে সঙ্গে এর জন্য যে কেতাবগুলো আমরা লিখেছি হঠাৎ করে রহমানি পায়গামে বিরাট করে আসলো যে আহলে হাদিস যারা এরা একেবারে ভুয়া এই আহলে হাদিস বলতে দুনিয়ায় কিছু ছিল না ভারতবর্ষে দুইশো বছর আগে এই আহলে হাদিস তৈরি হয়েছে এক বিবৃতি দিয়ে দিল রহমানি পায়গামে অর্থাৎ আহলে হাদিসদের তত্ত্ব রহস্য এর আগে একজনে দিলেন যে আহলে হাদিসদের কাছে আমাদের কয়েকটা প্রশ্ন উনি দশটা প্রশ্ন করলেন শেষের দিকে লিখলেন যে আমরা এক হাজার প্রশ্ন রেডি করে রেখেছি এই দশটা দিলাম আর বাকি কয়টা ক্রমশ দেব আমি যখন এই দর্পণে তাদের ওই দশটা প্রশ্নের উত্তর দিয়ে বাকি এক হাজার তো নয়শো নব্বইটা প্রশ্ন চাইলাম আজ পর্যন্ত তারা সেই প্রশ্নগুলো আমার কাছে পাঠাতে পারেন নাই ঠিক এভাবে মুক্তি বদলায় আবার আর একটা ওই একই কাগজে আর এক হুজুর আল হাদিসদের তত্ত্ব রহস্য দিলেন আমি এই আলে হাদিসদের তত্ত্ব রহস্য যে উনত্রিশটা মিথ্যা কথা বলেছেন এক দুইটা না উনত্রিশটি মিথ্যা কথা আমি এই উনত্রিশটি মিথ্যা কথার জবাব এক এক করে এই দর্পণে দিলাম যে হুজুর আপনি যা বলেছেন মিথ্যা নম্বর এক মিথ্যা নম্বর দুই মিথ্যা নম্বর তিন আজ পর্যন্ত তার জবাব দেয়নি অতএব তাদের আলে আদিসদের বুদ্ধে আলে আদিসদের তত্ত্ব রহস্য কেতাবের এক পাশে পাবেন ঠিক ওই কেতাবের এক পাশে আলে আদিসদের বুদ্ধে বিশুদ্ধারের তত্ত্ব রহস্য পাবেন কেতাব একটা ওই হুজুরটাও আমরা দিয়েছি এই হুজুরেরটাও আমরা দিয়েছি হঠাৎ করে কেতাব একটা ছেড়ে দিলেন আমিন কোরআন এবং হাদিসের আলোকে আসতে বলতে হবে না জোরে বলতে হবে একটা প্রশ্নবোধক চিহ্ন ঠিক তারও আমি জবাব দিয়েছি আপনি যখন প্রশ্ন করেছেন অতএব সেটা জোরে বলতে হবে না আসতে বলতে হবে এই হাদিসগুলো এইভাবে এভাবে আমাদের তবলিগও যেমন করতে হবে ওয়েন হাউনা আনিল মুনকার আমাদের বৃদ্ধি যে সকল গালিগোলজ করে সেগুলোও জানতে হবে তার জবাবও আমাদের দিতে হবে এটাই হচ্ছে আহলে হাদিস তবলিগ অতএব এগুলো সম্পর্কে আপনাদের জানাশোনা এবং সংগ্রহ করতে হবে বন্ধুগণ আমি আপনাদের আর বিরক্ত না করে আসুন আমরা দোয়ার দিকে অগ্রসর হই দোয়ার সবচেয়েতে দোয়ার বিষয়ে প্রথম আপনার আমার মন আল্লাহর দিকে ঝোকাতে হবে হে আল্লাহ তোমার কাছে চাইছি তুমি আমার সকল অবস্থা জানো এই দোয়া করতে গিয়ে যদি আমার কোনো জিনিস চাইতে বাকি থাকে কিন্তু বাকি থাকতে পারে কিন্তু খোদা তোমার জানার বাকি নাই ঠিক না হে আল্লাহ আমি বলতে ভুল করতে পারি কিন্তু তোমার জানার ভুল হয়নি এই মাহফিলে এই জায়গাতে দোয়া করছি হে আল্লাহ আমি যা বলছি সেটা আমার যা স্মরণ আছে তাই বলছি কিন্তু যেগুলো আমার স্মরণ নাই তুমি তোমার মেহরবানিতে সেইগুলো আমাদেরকে দান করবে এ হচ্ছে এই দোয়া করার নিয়তের একটি কথা দ্বিতীয় কথা শুদ্ধ আর অশুদ্ধ নয় যেভাবে আপনি বলতে পারেন সেইভাবেই আপনি বলবেন যিনি দোয়া পরিচালনা করছেন তিনিও মানুষ হয়তো আপনার এমন একটি কথা আছে যে কথাটা যিনি দোয়া করছেন তার মুখর থেকে বের হচ্ছে না কিন্তু এখানে আপনি চান সেটাও আল্লাহর কাছে বলতে এজন্যেই কেবল আমিন আমিন বলাই নয় বরং আপনার দোয়া আপনি সকলের সঙ্গে সামিল হয়ে আপনার দোয়া আপনি করবেন এটাও দোয়ার একটি নিয়ম বন্ধগণ এভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব এখন দোয়া লম্বা করব কত এক জায়গাতে এই রকমের দোয়া লম্বা এত হয়েছে ডায়াবেটিসের একজন রুগী পেশাবি করে দিয়েছে সব দাঁড়িয়ে গেছে দোয়াও রসুল সাল্লাহ তরিকা মোতাবেক দোয়া করতে হবে আরাফার ময়দানে সবচেয়ে বড় দোয়া করেছেন কিন্তু সেই দোয়া এত লম্বা হয় নাই যে মানুষ দোয়াতে আবার বিরক্তি বোধ করেছে দোয়াটাও এমন হতে হবে যেটা মানুষ সইতে পারে ততটুক আমি আপনাদের কাছে এই কথাগুলো রাখছি এই দোয়ার মধ্যে বাদা বেনাফসি প্রথম নিজের কথা আল্লাহর কাছে বলতে হবে তারপরে অপরের কথা বলতে হবে তারপরে দেশের কথা বলতে হবে তারপরে গোটা মুসলিম জাতির জন্য দোয়া করতে হবে এইভাবে অগ্রসর হতে হবে এই দোয়া এখানে হবে তেবলিকে যারা বেরিয়ে গেলেন তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে হবে তাদের পরিবার সুস্থ থাকে তার জন্য দোয়া করতে হবে এভাবে আমাদের দোয়া চলবে আমি এখন আপনাদেরকে বলছি আসুন আমরা দোয়া শুরু করি এই অনেকক্ষণ ধরে কথা বললাম একটু জরুরি কথা জানি না এটা বেশি হলো কিনা তবু আমি কারি সাহেবকে বলছি যে কারি সাহেব শুরু করুক আমি শুরু করে দিচ্ছি কিন্তু আমি অনেক সময় আর চালিয়ে যেতে পারবো না রব্বানা জালামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির আলানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন